এটা বানানো কিসা আর ব্রাকেট ব্রাকেট দিয়ে হ্যাঁ ওই কথা উল্লেখ করে ফেলেছে একজন সাধারণ মানুষ যখন ওই অনুবাদ পড়বে মনে করি এটাই তো তাহলে ঠিকই আছে ওই ঘটনা ওইদিকে যদি শুনে থাকে কোনো ওয়াইজদের কাছে কানে এই হাত দিয়ে যারা ওয়াজ করেছে সাল্লাম আলাইসাল্লাম মিথ্যা কিসা ইয়াহুদিদের কিতাব থেকে আর গত সপ্তাহে বলেছিলাম যে তফসির কাররা তিন রকম হ্যাঁ তো যারা যা পেয়েছে লুকড়ি খড়ির মতো কুড়িয়ে নিয়েছে তো ওরা সব এগুলো ঢুকিয়ে দিয়েছে তো মিথ্যা কেস্তার থেকে ইঙ্গিত করলাম এখন সহি কথা শোনেন যে এই আয়াতের তাসির আল্লাহ বলছেন আমি সোলেমান সাল্লামকে পরীক্ষা করলাম আর তার কুর্সির ওপর আমি নিক্ষেপ করলাম একটি দেহ কি দেহ আর কি নিক্ষেপ করলেন সহি বোকার হাদিসা শোনায় সুলেমান আলী সালাম একদিন রসুল্লাহ বলছেন সুলেমান আলী সালাম একদিন আল্লাহ কসম করে বললেন আতুফান্নাল্লাইলা আজকে রাত্রে আলা মেয়াতে ইমরাতেন তার একশো স্ত্রী ছিল হ্যাঁ, একশো স্ত্রী ছিল যাই ছিল সেই যুগে আজকাল চারটা জাহাজ তাতে মহিলারা রাজি না তাতে আবার সরকারও রাজি না ভারত পারমিশন নিতে হবে ওতে অনুমতি নিতে হবে অনুমতি না নিলেও মুশকিল আছে কেস করে দিলে তো মুশকিল বড় বড় আল্লাহ আল্লাহ পরেজগারকে যে ইনসাফ করবে তাকেও জেলে চলে যেতে হবে কারণ তোমার স্ত্রী কেস করে তোমার বিরুদ্ধে কেন বিয়ে করলে তোমার স্ত্রী বিধান এটা পাকিস্তান আইব খার বানানো মানব রচিত বিধান আর ওই বিধানে এখনো চলে আসছে ভারতে আছে বাংলাদেশ আছে পাকিস্তানে আছে তো <clears throat> কি বলছিলাম একশো স্ত্রীর কথা সেই যুগে যাই ছিল তারও বেশিও যাই ছিল আজকে রাত্রে আমার একশো স্ত্রীর কাছে আমি যাব মানে একশো স্ত্রীর কাছে এক রাতে সহবাস করবো আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন আজকের এ একবার যেটা অবস্থা কাহিল তাহলে কত শক্তিশালী মানুষ তারা ছিলেন কত শক্তিশালী সেই যুগের মানুষরা ছিল তাহলে তো করল ইমরা আতিন আর প্রত্যেক স্ত্রী একটা করে হ্যাঁ অসরোহী ঘোড়সওয়ার মুজাহিদ জন্ম দেবে আর সবাই আল্লাহর রাস্তায় জেহাদ করবে এক রাত আমার একশোটা মুজাহিদ তৈরি হবে নিয়ত কত সব ছিল নিয়ত কত ছিল না ছিল না না ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব সেই যুগে ডাক্তারি তো ছিল না ছিল না সেই যুগেও ডাক্তারি ছিল তখনকার যুগে গাছ গাছ ডাক্তারি ছিল আরো বহু ডাক্তারি ছিল ঈসা আলি সালামের যুগে ডাকটাই তুঙ্গে ছিল জি তিনি তো এই কথা বললেন না তিনি বললেন প্রত্যেকে আল্লাহ রাস্তার মোজাহিদ তৈরি হবে তাহলে নিয়ত সৎ থাকলেই যে হবে তা নয় আপনার তরিকাটাও ঠিক থাকতে হবে আমার বিদাতি ভাইদের নিয়ত সৎ এখলাস আন্তরিকতা মেহনত পরিশ্রম এগুলি সব ঠিক আছে কিন্তু নবীর তরিকায় না থাকার কারণে আমল কবুল হয় না হ্যাঁ? সোলাইমান আলী সালাম নিয়ত কত সৎ আজকাল এইসব নিয়ত করা আর আমাদের ক্ষমতায় নেই ওই ইমানই ক্ষমতায় নেই আমাদের যে এরকম সৎ নিয়ত করবো চারটা ছেলে তাহলে একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার যদি খুব ভালো মানুষ হতে একটা মৌলানা করব একটা হুজুর করব একটা হাফিজ করব ইত্যাদি ইত্যাদি প্রত্যেকে মুজাহিদ হবে এজাহাদ হিসাবিল্লাহ বললাম আস্তে আসেনি কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন ইনশাআল্লাহ বলেননি আল্লাহ পরীক্ষা করবো আল্লাহ সাতান্না সোলেম সোলেমান আলী আমি পরীক্ষা করে নিলাম নিয়ত তো সৎ কিন্তু ইনশাল্লাহ কোথায় বললে তুমি পরীক্ষা ফেল করে গেলে তো আল্লাহ এই কথা বলে ওয়ালাকাত ফাতান্না সোলেমান সোলেম আলাইসালাম আমি পরীক্ষা করলাম নবী করিম সাল্লাম বললেন যে তার নিয়ত সৎ থাকতেও আল্লাহ ফকরবুল আলমী তাকে একটিও ছেলে দিলেন না একশো জন স্ত্রীর মধ্যে কেউ গর্ব ধারণ করল না ইল্লা ইমরাতান এক একজন মহিলা একজন স্ত্রী মাত্র তাও বাচ্চা যে দিল অসম্পূর্ণ বাচ্চা পুরো হয়নি আর বাঁচল না অসম্পূর্ণ বাচ্চা পূর্ণ বাচ্চা আট মাস নয় মাস দশ মাসের বাচ্চা পূর্ণ বাচ্চা হয়নি অসম্পূর্ণ বাচ্চা এই বাচ্চাকে জাসাদান বলা হয়েছে কোরআনের ভাষায় ওয়ালকাইন আলা কুরসি এই জাসাদান তার কুরসির ওপর একটি দেহ আমি নিক্ষেপ করলাম মানে একটা এমন বাচ্চা দিলাম যে অযোগ্য অযোগ্য বলছে সে কুর্সি সামলাতে পারবে না সালেমা ইসলামের পরে হ্যাঁ দেশ শাসন করতেও পারবে না দেহাদও করতে পারবে না গেল পরে গেল অসম্পূর্ণ বাচ্চা চার মাস পাঁচ মাসের বাচ্চা যদি হয় তফসির হলো না হলো না আয়াতের কিন্তু সহি বোকারের হাদিস দিয়ে তফসির হলো এটা হলো মহাদিসিনদের তরিকা এটা হচ্ছে সালাফে সালেহিনের অনুসারীদের তরিকা এটা হচ্ছে আমাদের কোরআনে করিমের তফসিরের তরিকা আর কোরআনে একটা আয় বুঝতে পারছি না সুতরাং ইহুদিদের বই থেকে নেবো তালমুদ থেকে নেবো বাইবেল থেকে নেবো ওরা কি বলেছে খ্রিস্টানরা কি বলেছে এই যে কোরআন তাদের সাহায্য নিয়ে কোরআনে তফসিল হবে এখানে গিয়ে অনেকেই গোমরা পথভ্রষ্ট হয়েছে মন করা কিচ্ছা কাহিনী ঢুকিয়েছে অতপর তিনি ফিরলেন মানে তখন খেয়াল হলো যে হাই তো ভুল করেছে ইনশাআল্লাহ বলিনি যার ফলে আমি তো আমার সৎ উদ্দেশ্য কামিয়াব হইতে পারলাম না মানব অতপর তিনি আল্লাহ দিকে ফেললেন যে আল্লাহ ভুল করেছি আল্লাহ ফাকরাবুল্লাহ নিয়ত আল্লাহ তার পূরণ করে দিলেন কিন্তু অন্য রাস্তা দিয়ে পূরণ করলেন তিনি যখন দেখলেন যে এই একশো মোজাহেদ আমার তৈরি হলো না তখন আল্লাহ কাছে দোয়া করলেন রব্বের ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়াহাবলি মুলকান এবং আমাকে এমন রাজত্ব দান করো লাগি আমার পরে কারো জন্য তা যেন সমীচীন না হয় কেউ যেন এই রকমের রাজত্ব পাওয়ার যোগ্য না হয় এমন রাজত্ব দান করো এই দোয়া করে ফেললেন তিনি দোয়া মনে রাখবেন সালাম এই দোয়া যদি আপনি করেন চলবে না তবে সীমিত অর্থে যদি করেন আপনার নিয়তে আছে যে আমি আমার এলাকায় আমার দেশে আল্লাহ আমাকে এমন এলিম দাও এমন ক্ষমতা দাও এমন বিদ্যা বুদ্ধি দাও যে আমার দেশে যেন কেউ না যাই যাচ্ছে কিন্তু আপনি বলবেন যে আগের পরের কেমন পর্যন্ত যত এসেছে যত আসবে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হতে চাই এই দোয়া নবী করিম করেননি নবী করিম একবার দেখলেন নামাজ পড়ছিলেন ওই সময় শয়তানের এক বাচ্চা এসে বড় ডিস্টার্ব করা শুরু করেছে নামাজে সেই হাদিস রাত্রের নামাজে তখন নবী সাল বললেন যে আজকে জিনিয়ান আলিয়াল এই গত রাত্রে এক জিন এসে আমার ওপর আমার কাছে এসে খুব বিরক্ত করা শুরু করলেন হাত্তা কাদা ইয়াক্তা সলাত এমনকি আমার নামাজ মনে হচ্ছে নামাজ ছাড়িয়ে দিবে বিরক্ত করা শুরু করলেন তখন মনে করলাম যে একে ধরে নি আর ধরে নেওয়ার পরে একে বেঁধে দিই আর বেঁধে মসজিদ নবীর খুঁটি থেকে বেঁধে রেখে দিই আর সকালবেলা মদিনার বাচ্চারা নিয়ে খেলা করবে তাকে এটা ইচ্ছা করলাম তারপরে আমার ভাই সাল্লাম আলী সাল্লামের দোয়ার কথা স্মরণ চলে আসলো যে তিনি যে দোয়া করেছেন যে আল্লাহ এমন রাজত্ব দাও যে আমার পরে কেউ না পায় তো তার রাজত্ব ছিল যে তিনি জিনকে শয়তানকে জেলে শৃঙ্খলাবদ্ধ করতেন আর তারপরে জেলে ঢুকাইতেন শাস্তি দিতেন জিন তার বসীভূত ছিল আমিও যদি ধরি নি তাহলে সোলাইম আলাই ইসলামের সমতুল্য হয়ে যায় সমকক্ষ আমি হয়ে যাবো ওই রাজত্ব আমি নেব না তাই ছেড়ে দিলাম

হ্যাঁ? মাজারে গিয়ে রোগ ভালো করা চায় রোগের আরোগ্য চাই তারা ওদেরকে দাতা বলে না বলে না বরং মেলা পীরের মাজার নাম দাতা দাতা অমুক দাতা আছে ভারত এরকম ভারতে এরকম মাজার আছে বা পাকিস্তান আছে দাতা দাতা গঞ্জ বা দাতা অমুক মাজার অমুক দাতার মাজার দাতা এই শব্দ দুইও আছে এগুলো বড় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একশো মোজাহেদ তো দিলেন না একশো বিবির কাছে গিয়ে কিন্তু আল্লাহ তার উত্তম বিকল্প দিয়ে দিলেন ওর চাইতে বেশি তার দ্বারা তিনি আল্লাহ রাস্তায় আল্লাহ দিনকে শক্তিশালী করতে পারবেন জেহাদ করতে পারবেন সুতরাং আমি তার জন্য বাতাসকে অনগত করে দিলাম বাতাসের ওপর রাজত্ব ঘোড়ার চাইতে বাতাস শক্তিশালী না আরে ঘোড়া তো দৌড় দিয়ে যাবে আর বাতাস দ্রুত উড়িয়ে নিয়ে যায় সালেমান আলী সাল্লামকে দুশ্মন দূরে আছে বাতাস উড়িয়ে নিয়ে গিয়ে দুশ্মনের কাছে সালেমান আলী সাল্লামকে পৌঁছে দেবে আল্লাহ আপনাকে এরকম বাতাসকে অনগত করে দিলেন তো আল্লাহ নেকবান্ধদেরকে আল্লাহ পাক উত্তম বিকল্প দান করেন এটাও মনে রাখবেন যদি আপনার কোনো ভালো জিনিস চলে যায় তো কখনো হা হুতাশ করে আক্ষেপ করবেন না আপনি যদি নেক মানুষ হন তো আল্লাহ আপনাকে উত্তম বিকল্প দেবেন মাল চলে যায় উত্তম মাল দেবেন যান চলে যায় উত্তম যান দেবেন ছেলে মেয়ে চলে গেছে আল্লাহ ওর চাইতে উত্তম দেবেন স্ত্রী চলে গেছে তার উত্তম দেবেন উত্তম দেবেন কিন্তু আল্লাহ পাকরাবুল আলমিন যেইভাবে জীবন যাপন করতে বলেছেন দর্জের সাথে তাকেও আর সাথে ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক আপনাকে উত্তম বিকল্প দিবেন নবী হাদিস আছে যদি কারো উপর মুসিবত আসে তাহলে সে বলবে আর তারপরে কি বলবে আল্লাহ আজর নিফি মুসিবতি কেমন হলো আল্লাহ মুসিবতি আল্লাহ আমাকে আমার মুসিবতে নেকি দান করো অকলফলি খাইরা মিনহা আর এর উত্তম বিকল্প দান করো যা আমার কাছে ছিল তার চাইতে উত্তম বিকল্প দান করো এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ তাকে নেকিও দেবেন আজরাহুল্লাহ ও আখলাফাহুল্লাহ খায়রামিনা আর যা ছিল তার কাছে তার চাইতে উত্তম বিকল্প দেবেন ছিনতাই হয়ে যাক ডাকাতি হয়ে যাক চুরি হয়ে যাক হারিয়ে যাক হতাহত হোক বা মরে যাক তার চাইতে উত্তম আল্লাপাক দেবেন এগুলি রয়েছে ধৈর্যশীলদের জন্য পরেজগার মুক্তিদের জন্য আল্লাহ নিবন্ধনের জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তার তৌফিক দান করেন আল্লাপা বলছেন যে তার অনুগত করে দিলাম বাতাসকে তাজরি ব্যামরেহি তার নির্দেশে প্রবাহিত হইত রোখা আন মৃদু গতিতে রোখা আন মৃদু গতিতে হাইসু আসাদ যেখানে তিনি ইচ্ছা করতেন হাইসু আসাদ যেখানে পৌঁছিতে চান আসাবে সেখানে পৌঁছুন যেখানে তিনি যেতে চান ওরা এখানে আরেকটি আয়তে রয়েছে ওয়ালে সোলাইমান আর রিহা সুলাইমান আলী সালামের অনুগত করে দিলাম রিহকে রিহ মানে বাতাস শাহরুন সকালবেলা এক মাসের পথ চলে যেতে পারতেন বাতাসকে হুকুম করলে বাতাস উড়িয়ে নিয়েছিল এক মাসের পথ যানবাহনে উটের পিঠে ঘোড়ার পিঠে এক মাস লাগবে সকালবেলা এক মাসের পথ ভ্রমণ করে হাওয়া খেয়ে চলে আসলেন ঘুরে ফিরে চলে আসলেন খোঁজ খবর নিয়ে চলে আসলেন ওরাওয়াহা শাহরুন আর বৈকালবেলা এক মাসের পথ সুবাহ সকালবেলা যদি এদিকে যেতে চাই সিরিয়া শাম তুরস্ক সব ঘুরে চলে আসলেন বৈকালবেলা এইদিকে ভারত ঘুরে চলে আসে তাই না আল্লাহ ফকরবুল আলম এই রাজত্ব তাকে দিয়েছিলেন এবং এবং শয়তানকেও তার অনগত করে দিয়েছিলেন বসীভূত করে দিয়েছেন কুল্লা বান্না প্রত্যেক নির্মাতা বা নির্মাণকারী বান্না আজকাল বান্না বলা হচ্ছে কাকে রাজমিস্ত্রিকে তো সোলেমান আলী সালামের রাজমিস্ত্রি এই জিন শয়তানটা ছিল জিনেরা সব রাজমিস্ত্রি বিল্ডিং তৈরি করতে হবে বেতুল মোকাদ্দাসে মসজিদ তৈরি করতে হবে জিন্দা করো কল্লা বান্না এই শয়তানরা সব এর সোলেমান আলী সালামের বান্না মানে রাজমিস্ত্রি ছিল ওয়াকাওয়াস এবং ডুবুরি ছিল ডুবুরি পানির গভীরে গিয়ে মণিমুক্তা কুড়িয়ে এনে দিতে হবে ধন সম্পদ এনে দিতে হবে এই জিনদেরকে শয়তানকে লাগাও তাদেরকে আল্লাহ এই ক্ষমতা তাকে দিয়েছিলেন আরো অনেক দিন শয়তান তার বসীভূত ছিল ছিল যারা বদমাইশি করত দুস্তামি করত তখন তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রেখে দিতেন তিনি সালাম আলী ইসলাম তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে জেলে তাকত শাস্তি পাব হাজা আল্লাপা ঘোষণা করে দিলেন হে সোলেমান হাজা আকাও না এ হচ্ছে আমার দান কার দান আল্লাহ পাকের দান মানুষ কেউ দেয় না উনি অলি বুজরুক দিতে পারে না বড় শরীফ হাজা আতাউন এ হচ্ছে আমার দান সামনন সুতরাং তুমি অন্যের উপর অনুগ্রহ করো এই দানগুলি দান খায়রাত করো দিয়ে অন্যের উপর অনুগ্রহ করো আর আমসে অথবা তুমি নিজের কাছে রেখে নাও এর এখতিয়ার তোমাকে দেওয়া হইল বেগের হিসাব তোমার কোন হিসাব হবে না আল্লাহ এ ঘোষণা করে দিলেন তোমাকে যে ধন সম্পদ আর ক্ষমতা দিয়েছি এর থেকে যদি দান করো তবু অসুবিধা নেই আর যদি বলো আমি দেবো না আমি নিজের জন্য রাখবো তবুও তোমাকে মাফ করে দিলাম কোনো অসুবিধা নেই বেড়ে হিসাব কোনো হিসাব নেই তোমার আল্লাহ ফাকরুল আলমিন এই ইখতিয়ার ওই রকমই সোলেমার ক্ষেত্রে তার আমার নিকট অত্যন্ত নৈকট্য রয়েছে অহসনা মাব এবং উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে আবদানা আর স্মরণ করো আমার বান্দা ইসলামকে এজ না তার যখন তার রবকে তিনি ডাকলেন আলি সালাম তাহলে অসুস্থ হয়েছিলেন আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন অসুস্থ হওয়ার কথা উল্লেখ করলেন না অসুস্থ হওয়ার পরে কতদিন থাকলেন এইসব কিসা কাহিনী কেসাসুল আম্বিয়া যে আমাদের দেশে যেটা আছে কেসাসুল আম্বিয়া উর্দু বাংলায় সেই কিসাসুল আম্বিয়া ইবনে কাসির না ইবনে কাসির এটা অনেকটাই ভালো আর যে কেসাসুল আম্বিয়াটা আমাদের দেশে প্রচলিত কেসাস ইসলামে বাংলায় আছে বা উর্দুতে সেটা ছোটকালে আমরা উর্দু থেকে পড়তাম বাংলাতে পড়তাম মাদ্রাসায় পড়াকালে ওটা একেবারে ভূতিতে ভরা জগা খিচুড়ি একেবারে ভিত্তিহীন কথায় ভরা তাদের সাদ্দাদের কাহিনী আছে সাদ্দাদের হদিস কোরআন হাদিসে নেই সাদ্দা যে ব্যবস্থা তৈরি করেছিল এর হদিস পর্যন্ত কোরআন হাদিসে নেই বুঝতে পারলেন সাদ্দাতের ঘটনা শুনেছেন না শোনেন নেই তো কিচ্ছু নেই আচ্ছা। বিবি রহিমা আমি খুব তলাশ করলাম এই গত দুই সপ্তাহ থেকে সুরা তফসিল শুরু করেছি আইব আলাইসালামের ঘটনা আসছে আর তার বিবির কথা আসছে তো রহিমার নামটা কোথাও খুঁজি কোনো হাদিসে খুঁজে পেলাম না আইব আলাইসালামের বিবির নাম রহিমা ছিল না আর করিমা ছিল আল্লাহ থেকে ভালো আর এই নাম জানে আমার লাভ নেই লস নেই সেজন্য আল্লাহ জানান নেই এগুলি সব ইসরায়েলি বর্ণনা ইহুদি আদের কিতাবের বর্ণনা তো যাই হোক আইয়ুব ইসালাম অসুস্থ হয়েছিলেন আমার কাছে যেটা মশুর প্রসিদ্ধ কত বছর ধরে তিনি অসুস্থ ছিলেন আঠারো বছর যারা গবেষক তস্তিরকার তারা বলেছিলেন যে এটা ভুল এতদিন ধরে নবী আইব আলী সালাম অসুস্থ ছিলেন কোন সহি হাদিস প্রমাণ আর আল্লাহ পাক এতদিন বালা মুসিবতে একজন নবীকে পরীক্ষা করবেন করেননি আল্লাহ যেখানে আমাদের কাছে দলিল না কেন আঠারো বছর মিথ্যা কথা নিয়ে আসুন ইহুদিদের কেতাব থেকে ছিল কিছুদিন অসুস্থ তারপরে মিথ্যা কথা আরো যে আইব আলী ইসলামের গায়ে গা এত পচে সরে গেছিল পোকাল হয়ে গেছিল অরুচিকর অবস্থা হয়ে গেছিল আর গ্রাম থেকে বের করে দিয়েছিল সব মিথ্যা কথা আল্লাহ পাক নবীদেরকে সব সময় শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন অসম্ভব কথা যে আল্লাহ পাক নবীকে এত লাঞ্ছিত অবদস্ত করবেন যে পোকা শরীর হয়ে গেছে অসম্ভব কথা গবেষক কারো বলেছেন কাসাসুল কোরআন বলে একটি কিতাব আছে এখন নতুন বাংলা অনুবাদ হয়েছে আমার কাছে আছে বাংলা অনুবাদটা ঢাকায় বাংলা অনুবাদ পাবেন এটা আসলে প্রথম উর্দুতে লেখা আছে খুব সুন্দর বইটা একজন ভালো ভারতের একজন গবেষক মানুষ লিখেছেন কেসাসুল কোরআন বা কাসাসুল কোরআন কিতাবের নাম তো ওতে এই এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে আর আরবি অনেক কিতাবই ক্ষেত্রে রয়েছে যে এগুলি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সরে গেছিল পচে গেছিল গন্ধ ছুটছিল আর আপনার সব স্ত্রী বিদায় হয়ে গেল গন্ধের কারণে আর তারপরে পোকা হয়ে গেছিল না আর তারপরে তিনি পোকা বলে উঠিয়ে উঠে আবার গায়ে রেখে যেতে যাচ্ছিস কেন থাক এগুলিও পরিচিত ওই আমাদের দেশে হ্যাঁ? মিথ্যা কথা মিথ্যা কথা এগুলি কোন আয়াত হাদিসে নেই আপনি কি বিশ্বাস করবেন আল্লাহর কথা রসুলের কথা যেই যুগের ইতিহাস লিখা হয়নি সেই যুগের ইতিহাস জানার জন্য বিশ্বস্ত উপায় হচ্ছে কোরআন এবং রসুলের হাদিস কোরআন হাদিসের নেই সুতরাং এইরকম কথা বলা এগুলি হচ্ছে ইল্লা হ্যাঁ? মানুষ কল্পিত জিনিসের পিছনে ছুটা হ্যাঁ? খবরদার না আর মানুষের কখন কল্পিত ধারণা এসব হকের হকের কাছে কখনো যেতে পারে না সত্যের কাছে যেতে পারে না গবেষক নাস্তির কারণ বলেছেন যে আইব আলাই সালামের অসুস্থতা অল্প কিছুদিন ছিল ছয় মাস হইতে পারে এক বছর হইতে পারে দু চার বছর হইতে পারে তার বেশি না আল্লাপাক বলেন কোন হাদিসও নেই নবীও বলেননি যে গত বছর ছিল সুতরাং এইসব বলার কোন প্রয়োজন করে না আর এইরকম একবারে শরীর পচে সরে গেছিল আর পোকা হয়ে গেছিল এটাও না তবে মারাত্মক ধরনের ব্যাধি হয়েছিল ব্যাধি হয়েছিল ব্যাধি দিয়ে পরীক্ষা করেছিলেন মেয়েরা মারা গিয়েছিল মেয়েরা মারা গিয়েছিল তারপরে সেগুলিকে আবার যখন আল্লাহ দিলেন তখন সেগুলিকে আবার জীবিত করা হলো একটা তাস্তির কারণ এক দলের মত আর একটা বলছেন না যারা মারা গেছে মারা গেছে কিন্তু পরে যখন সুস্থ হলেন তারপর আল্লাপাক আগে যেগুলি ছেলে মেয়ে মারা তার চাইতে উত্তম উত্তম আল্লাপাক ছেলে মেয়ে দিয়ে দিলেন এ হচ্ছে আয়তের অর্থ যে আগ আগে আসছে কথাগুলি আগে বলে ফেললাম এখন শোনেন অজকুর আবদান আইয়ুব স্মরণ করা আমার বান্দা আইয়ুব আলহ ইসলামকে যে না আবার রব্বাহ যখন কিছুদিন অসুস্থ থাকার পরে তার রবকে ডাকলেন আমি মাস্তানিয়া শৈতান বেনস্তি আদাব এখানে এইভাবে দোয়া রয়েছে আর অন্য জায়গায় রয়েছে ওয়াইয়ুব আইব না রব্বাহ আমি মাস্তানিয়া দুর্বল ও আন্তা আরহামুর নেই আইয়ুব আলহ ইসলাম ডাকলেন যে আন্নিমাসেন অন্তর হে আল্লাহ আমাকে অসুস্থতা পীড়া স্পর্শ করেছে আমি অসুস্থ হয়ে পড়েছি ওয়ান তার আমর রাহিমেন তুমি সমস্ত দয়ালুর চাইতে পরম দয়ালু আহমুর রাহিম সংক্ষিপ্ত দোয়া আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু তুমি দয়া সংক্ষেপের দোয়া আল্লাহ কবুল করবে এখানেও সংক্ষেপে রয়েছে অন্য ভাষায় এই ভাষাটা হতে তিনি বলেছেন যে আন্নি মাসানিয়া শয়তান হে আল্লাহ আমাকে শয়তান স্পর্শ করেছে মেনসবিন কষ্ট দ্বারা ও আজাদ আর আজাদ দ্বারা শয়তান স্পর্শ করেছে কেন বললেন একদল বলেছে যে বেশ কিছু রোগের কারণ ইবলিশ শয়তান অনেক রোগের কারণ হয়তো ইবলিশ শয়তান হয় ক্ষতি করেছে আঘাত করেছে বা হয়তো হতাহত হওয়ার ক্ষেত্রে এরকম হতে পারে সেজন্য শয়তানের নাম বলেছেন এটা একটা হইতে পারে একদল বলেছেন আর একদল বলছেন না আল্লাহ পাক আলমিনের পক্ষ থেকে শয়তান অসুখ দিয়েছে বা শয়তানের কারণে অসুখ হয়েছে শয়তানের কারণে ছেলে মেয়ে মারা গেছে এসব কিছু না আর আসলে সব আল্লাহর পক্ষ থেকে শয়তান শয়তান যদি কারণ হয় তবুও শয়তান কখনো কিছু করতে পারবে যদি আল্লাহ না চান এটা আমাদের ইমান এটা হচ্ছে কোরআন হাদিসের কথা শয়তানের নাম কেন বললেন কারণ শরীয়তের নীতিমালা হচ্ছে যে ভালো জিনিসগুলি আল্লাহর দিকে হওয়ালা করা যে ভালোগুলি আল্লাহর পক্ষ থেকে এসছে আর যদি কিছু খারাপ হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তুমি অসুস্থ করেছো কথাটা একটু বেয়াদবি হচ্ছে তাই না সেই ওই ক্ষেত্রে না এটা শয়তানের পক্ষ থেকে শয়তান কষ্ট দেওয়ার চেষ্টা করেছে শয়তান বিভ্রান্ত করেছে এই বিভ্রান্তি করার ক্ষেত্রে বিভ্রান্তির ক্ষেত্রে গুমরাহির ক্ষেত্রে আমরা শৈতান নাম বলে থাকি পক্ষান্তর হেদায়তের ক্ষেত্রে আল্লাহর কথা বলে থাকি অথচ হেদায়ত গুমরাহি আল্লাহর ইচ্ছার বাইরে হতে পারে না আল্লাহ রাজি নন গুমরাহির ওপর কিন্তু আল্লাহ ফকরাবুল আলমিনের ইচ্ছার বাইরে নয় তো ওই রকমই আইব আলহ সালাম শয়তানের কথা এই জন্য উল্লেখ করেছেন যে অসুস্থতা আর বালা মুসিবত আর বালা মুসিবতার কথা কেমন করবো যে আল্লাহ তুমি বালা মুসিবত দিয়েছো তুমি বিপদ আপদ দিয়েছ হ্যাঁ এই কথা বললাম একটু বেয়াদি বলছে আল্লাহ সানে তাই শয়তানের নাম উল্লেখ করেছেন তিনি আল্লাহ পাক তখন চিকিৎসার ব্যবস্থা করে দিলেন একটা নহর ব্যবস্থা করে দিলেন উরকুদ বেরিয়েছে লেখা হে নবী আইয়ুব তুমি তোমার পা দ্বারা আঘাত করো রাখা যায় এক মানে লাথি মারা রাখা যায় এক মানে হচ্ছে লাথি মারো তোমার পা দ্বারা লাথি মারো মানে আঘাত করো হাজা মুক্তাসালুন বারে তোমার সারাপ এই হচ্ছে গোসুলের স্থান মুক্তাসাল বাবে এফতিয়াল থেকে হ্যাঁ, মানে গোসুলের স্থান এ হচ্ছে ঠান্ডা পানিতে গোসুলের স্থান অসারাপ এবং ঠান্ডা পানীয় এতে থেকে তুমি পান করো আর এতেই তুমি গোসুল করো তাফসির কারণ এখানেও দুটি মত পেশ করেছেন একদল বলছেন যে দুটো নহর ছিল একটা গোসলের জন্য ছিল আর একটা ছিল পান করার জন্য আর একদল বলছেন আল্লাহ তো একটা কথা বলেছেন হাজা মুক্ত আল্লাহ দুটো নহর কথা তো বলেন সুতরাং একই নহর ছিল আর সেই নহর থেকে আল্লাহ বল এতে তুমি গোসল করবে আর এতে থেকে ঠান্ডা এই পানি আল্লাহ পাকে খাস রহমতে যে পানি বেরোবে মাটি থেকে তোমার পায়ের আঘাতে এই পানিতে তোমার শেফা চিকিৎসা রয়েছে যেমন ইসমাইল আলী সালামের পায়ের আঘাতে জমজম বেরিয়েছে জমজমে শেফা রয়েছে মাও জমজম শেফাও সকমিন জমজম পানিতে রোগের আরোগ্য রয়েছে আর কত আনতমিন আর খাদ্যের উপাদানও রয়েছে জমজমের পানিতে খাদ্যের উপাদানও রয়েছে আল্লাপাক বলছেন তারপর আইব আলাই ইসলামকে আমি দান করলাম তার পরিবার পরিবার দান করলাম ওয়ামিসাহম তার পরিবার মানে তার স্ত্রী ছেলে মেয়ে দান করলেন আল্লাপাক আর তাদের মতো তাদের সাথে তখন আগে যেগুলি মারা গেছে যতটা সংখ্যায় ছিল ততটা তো দিলাম আর তার মতো মানে দ্বিগুণ দিলাম অমিসাহম আর তাদের মতো তাদের সাথে দ্বিগুণ দিলাম তাহলে এই দেওয়াটা কেমন ছিল একটু আগে বললাম যে হয় একদল বলছেন যে ওই আগে যারা মারা গেছিল তাদেরকে জীবিত করে দেওয়া হয়েছে ছেলে মেয়ে যারা মারা গেছিল আর একদল বলছেন না জীবিত করার যেহেতু করে সেই হাদিস তারা প্রমাণিত নাই সুতরাং সেসব না বলে আল্লাহ উত্তম বিকল্প দিয়েছিলেন রহমত আমিন্না আমার পক্ষ থেকে রহমত অনুগ্রহ স্বরূপ ওয়াজিকরা আলী উলিল আলবাব আর জ্ঞানীদের জন্য বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ ফজলের বিহি এখানে আল্লাহ ফাকরুল আলমিন আরেকটি বিষয় উল্লেখ করেছেন আইব আল ইসলাম যখন সুস্থ হলেন তার আগে ব্যাধিগ্রস্ত যখন ছিলেন তখন কোনো কারণে যে কোনো কারণে এই ক্ষেত্রে এক রহিমাকে নিয়ে এক ইচ্ছা বলা হয়েছে যে কোন জায়গায় চুল বিক্রি করে চলে এসেছিল কি করেছিল এসব ছেলে জন্য জানান নাই এসব কোনো হাদিসে নেই যে কোনো ক্ষেত্রে মানুষ যখন অসুস্থ থাকে তখন মেজাজটা একটু কি হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় খিটখিটে মেজাজ হয় অনেক সময় রাগ বেশি হয় সামান্য কিছু হতে পারে না পারে না হইতে পারে মানুষ যখন অসুস্থ থাকে তখন কোনো কথা বলে দিতে পারে এরকম তো তিনি যে কোনো কারণে হোক কোরআন এবং হাদিস এই বিষয়গুলি উল্লেখ করা হয়নি কোনো কারণে স্ত্রীর ব্যাপারে কসম করে ফেলেছিলেন কোন একটা কসম যে তাকে একশো করা লাগবে একশোটি ডাক্তার আঘাত করবো তারপর যখন সুস্থ হয়ে গেলেন চিন্তা করেন আমি তো এই অসুস্থ অবস্থায় আগে বলে দিচ্ছি এই কসমে যে তাকে একশো ডাক্তার আঘাত করবো কসম করে বলে দিচ্ছি এখন যদি না পারে তো কসম ভঙ্গ হবে তো কি করবো আর মানলে সে বিবি যে পরেশগার বিবি আর যে বড় স্বামীর সেবাকারিনী বিবি তাকে একশো করা মারবো এক মানে সংকটে পড়লেন তিনি আল্লাহ ফকরবুল আলমের দয়া করলেন তার বিবির ওপর এবং তার পছন্দটা যেন ঠিক থাকে সে যেন তার উপর দয়া করলেন একটা বিশেষ হুকুম নাজন করলেন খুঁজ বেয়া দেখা দেখছেন তোমার হাতে তুমি ঘাস নাও দেখছুন মানে হচ্ছে ঘাস ঘাস বা ঘাসের যেগুলো খড় এই নাও ফজরের তেহি আত্মা দিয়ে মারো একশোটি ঘাস নাও বা একশোটি খড় নাও ধরেন ধরেন গমের গমের যে খড় আছে বা ধানের যে খড় ইয়ে আমরা কাঁড়ি বলি কি বলেন আপনারা খড় হ্যাঁ কি বলেন আপনারা হ্যাঁ খড় একশোটা নিলেন একশোটা কাঁড়ির যে বান্ধি বাঁধা থাকে এভাবে যেটা বাঁধা থাকে একশোটা অনেক বেশি আছে তাই না একশোটা ধরেন ওই গাড়ি বা খড় নিয়ে আল্লাহ বললেন যে এটি মেরে নাও আর একশোটা যে বেত্রাঘাত করতে চেয়েছো তোমার তোমার যে মান্যত ছিল বা কসম ছিল সেটা পুরো হয়ে যাবে তোমার আল্লাহ বললেন ফজরে ভিতা দিয়ে তুমি মারো বলা তাহা তাহানাস তাহলে তোমার কসম ভঙ্গ হবে না গোনাগার এই ক্ষেত্রে কসমের ক্ষেত্রে হবে না কেউ ভাবতে পারে যে তিনি ছিলেন যে করে কি বলে দিয়েছেন আল্লাহ বলছেন না তাকে সবসময় ধৈর্যশীলই পেয়েছি দীর্ঘদিন অসুস্থ থেকেছেন আর সে সবসময় ধৈর্যশীল ছিল কিন্তু মানুষ কখনো হতে পারে অসন্তুষ্ট হইতে পারে স্ত্রীর উপর অসন্তুষ্ট হতে পারে ছেলে মেয়েদের উপর হইতে পারে ভালো মানুষ হইতে পারে আল্লাহ আর সে ছিল আমার দিকে ধাবিত আল্লাহ ছিল এই আয়াত কে সামনে রেখে ওলামারা একটা ফেকার মাসলা সম্পর্কে ইখতলাফ করেছেন আজকেও যদি <clears throat> কোন দুর্বল মানুষ মিথ্যাবাদ দিয়ে মিথ্যাবাদের পড়া শুনলেন কতটা আশি যদি জেনা করে অবিবাহিত একশো কোড়া একশোটা কোড়া মারতে হবে জেনা করেছে যদি মদ খাই মদ খাই মদ খাওয়ার কোড়া চল্লিশ অথবা আশি খোলাফা রাশেদিনের কেউ কেউ আশি মেরেছেন তবে নবী সাল আবাকার চল্লিশ যাই হোক চল্লিশই ধরেন তো এই যে পোড়াগুলি মারবেন দেশের একটি দুর্বল মত খেয়েছে অথবা দুর্বল মিথ্যাবাদ দিচ্ছে দুর্বল তারা যে না হয়ে গেছে একে যদি একশোটা ব্যত্রাঘাত করা যায় যেভাবে আল্লাহ মারতে বলেছেন সত্য করে মারতে বলেছেন আল্লাহ তা খোঁজ কমবে মারা আপাতুন ফেদিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো তুমি নম্রতা হ্যাঁ অবলম্বন করবে না হালকা হালকা মারবে শুধু ছুয়াইবে না এরকম করবে না শক্তভাবে মারো আঘাত করে মারো আর এরকম মারো তো মরে যাবে তাই না মেরে ফেলে দিলেন মেরে ফেলে দেওয়ার যদি হুকুম হতো তাহলে আল্লাহ বলতে মেরে ফেলে দাও যেমন বিবাহিত বিবাহিত যদি জানা করে তোকে সংসার করে মেরে দিতে ওইরকম বলতেন তা তো না দুর্বল ক্ষীণ রোগা ব্যক্তিকে এইরকম আসামি দেখা যায় যে এরকম অপরাধ করে এসছে তার ক্ষেত্রে একসাথে একশোটা অথবা একশোটা নামে যে দশটাকে একসাথে দশটা ছড়িকে বেঁধে নিয়ে দশ বার দশ দশে দশ বার মারলে হয়ে গেল দশ দশে সব এটা করা যাবে না যাবে না একদল ফোকারা বলছেন যে যাবে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন আর রসুল্লাহ কোন হাদিসে নিষেধ নেই আর একেবারে ক্ষীণ মানুষ একে একশো বার যদি একশোটা করা দিয়ে ব্যাতলাঘাত করা হয় তাহলে মরে শেষ হয়ে যাবে কবরে পৌঁছে যাবে সুতরাং এর জন্য চলতে পারে এগুলো আমাদের দেশের যে সামাজিক বিচার সালিশগুলো হয়েছে এগুলোতে এইসব করে ছোটকালে শুনতাম যে অমুকের বাড়িতে এরকম গন্ডগোল হয়েছে আর রাতের মেরেছে তো কি মেরেছে ওই দশ দশটা ইয়েকে দশটা পাটকা থেকে একসাথে বেঁধেছি দিন হ্যাঁ মেরেছে শুধু গায়ে স্পর্শ করাই এগুলো সামাজিক এগুলো শরীয়তি দণ্ডবিধান শরীয়তি দণ্ডবিধান কায়েম করবে সরকার সরকার ওপর ফরজ এবং তা সরকার করে মানুষ নিজের হাতে আইন নেবে না জি একদল বলছেন তা আর একদল বলছে যে না নবী করিম সাল যেহেতু করেননি এইরকম আর এটা একটা ঘটনা আইব আলহ ইসলামের সুতরাং এই থেকে দলিল পেশ করা যাবে না আর এইরকম করা যাবে না আর ফোকারা বলছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আর স্মরণ কর আমার বান্দা ইব্রাহিমকে ইসহাককে ইয়াকুবকে উলিল আইদি ওয়াল আবসার যারা বড় শক্তিশালী ছিলেন আর বড় সূক্ষ্মদর্শী ছিলেন উলিল আইডি উলিল আবসার আসলে ছিলেন যারা বড় শক্তিশালী আইডি মানে শক্তিশালী এর হাতে শক্তি থাকে মানুষের এই জন্য এই আইডি মানে শক্তিশালী অল আফসার আর বাসার মানে দৃষ্টি মানে সূক্ষ্মদর্শী তারা ছিলেন আর নিশ্চয় আমি তাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছি পরকালের স্মরণ দ্বারা বিশেষ করে তারা পরকালকে অত্যন্ত স্মরণে রাখতেন এই দিয়ে তাদেরকে আমি বৈশিষ্ট্য মণ্ডিত করেছি তাদের বৈশিষ্ট্য ছিল পরকাল স্মরণ করা তাহলে তারা আমাদের অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ সুরে আনা বলেছেন যে আঠারো জন নবীর কথা আল্লাহ উল্লেখ করার পর বলছেন এদেরকে আল্লাহ সঠিক পথ দেখেছেন এদের তোমরা ইক্তিদা করে এদেরকে ফলো করে এদের অনুসরণ করো তারপরে আল্লাহ বলছেন ওয়াইন আর নিশ্চয় এরা আমার নিকট মনোনীত শ্রেষ্ঠ মনোনীত ছিলেন লামিন আল মুস্তাফাইন এরা মনোনীত ছিলেন আল আখিয়ার খেয়ের বহুজন এরা আমার কাছে ভালো মানুষ ছিলেন শ্রেষ্ঠ মানুষ ছিলেন অজকুর ইসমাইল আর স্মরণ কর ইসমাইল আলি ইসলামকে আলিয়া শাহ নবীকে নবীকে নবী জুলকিফ ছিলেন সকলেই ভালো মানুষ ছিলেন শ্রেষ্ঠ মানুষ ছিলেন এই কোরআন হচ্ছে উপদেশ আর নিশ্চয়ই আল্লাহ জন্য পাপমুক্তদের জন্য উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাত উত্তম প্রত্যাবর্তন স্থল যেখানে ফিরে যেতে হবে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন তা হচ্ছে কি তার ব্যাখ্যা জান্নাত আদম স্থায়ী জান্নাত আদম মানে স্থায়ী জান্নাত আদম একটা নাম একটা জান্নাতের নাম এটা কেউ কেউ আমার দেশে বলে থাকে কিন্তু আদম মানে হচ্ছে স্থায়ী জান্নাত জান্নাত আদম মানে জান্নাতে কামা চিরকাল থাকবে সেখানে মোফান তাহাত আল্লাহ আবহাওয়া তাদের জন্য জান্নাতের দরজাগুলি খোলা থাকবে মোত্তাকে ইনা সেখানে তারা হেলাম দিয়ে থাকবে ইয়াদুনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব সেখানে তারা তলব করবে দা ইয়াদু মানে ডাকবে আহ্বান করবে তলব করবে তারা সে জান্নাতে বিফাকিহাতিন কাসীরা প্রচুর ফলমূল নিয়ে ও এবং পানীয় নিয়ে যখন ইচ্ছা হবে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো ডাকবে তারা তাদের এই ইতিহাস তোমাদের যা মন চাইবে তাই পাবে আর তাই সেখানে তারা তলব করবে আর এই পরেজগার যারা আল্লাহ ভিরু যারা থেকে গোনা থেকে বেঁচে বেঁচে দুনিয়াতে তাদের জন্য জান্নাতে রয়েছে মানে কাসের মানে কি কে বলতে পারে হ্যাঁ কাসেরা কি বলেন না সমবয়সী হচ্ছে আতরাম মানে আতরাম মানে সমবয়সী কেন ওই হুরগুলি সব সমবয়সিক হবে একই বয়সের হবে আর কাসেরাত তার মানে হচ্ছে দৃষ্টি আর কাসেরাত মানে সংযত রাখা সংযত নয়না মহিলারা হবে সংযত সংযত নয়না মহিলা ভালো হয় না মন্দ হয় যে মহিলা রাস্তা দিয়ে গেলে এদিকেও দেখে না ওইদিকেও দেখে না সামনে কি আসছে এরকম করে না এরকম করে না এভাবে হাঁটে পরে নয় স্বামী ছাড়া অন্য কোনো দিকে দেখে না কাসেরাত উত্তর ওই রকমই হোরেই না ওই রকমই হবে যার হোর তার দিক ছাড়া অন্য কারো দিকে দেখবে না কাতের তার দিহীন না কাতের অতুতার আল্লাহ রহমান বলেছেন এই কাতের তারপরে পরে মানে সংযত নয় না আর আপরাপ মানে সমবয়সী কে আজকালকার মানুষ আমরা যারা একাধিক বিয়ে করছেন কেউ যদি বিয়ে করে তো বড়টা বুড়ি হয়ে গেছে বড়টার বয়স পঞ্চাশ আর একটা আছে তিরিশ হ্যাঁ এরকম হবে কিনা এত পার্থক্য জমে না একটা বুড়ি পাশে নিয়ে বসে আর একটা হচ্ছে একেবারে যুবতী কিন্তু জান্নাতে গিয়ে সব একই বয়সে ভালো লাগবে না লাগবে না ওর আলাদা স্বাদ আছে কারণ আল্লাহ পাক এই গুণগুলি যে বয়ান করেছেন এমনি না যে কিচ্ছা কাহিনীর মতো যে সমবয়সী হবে তো কি হইল হ্যাঁ অবশ্যই তাতে আলাদা একটা স্বাদ আছে জি তু এই তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে করা হয়েছে দিনে দিনে তোমাদেরকে হবে এই হচ্ছে আমার রিজিক আল্লাহ রিজিক দান করবেন মা আল্লাহ মিন্না যা শেষ হবে না হরিণা শেষ হবে না জান্নাতের ফলমূল শেষ হবে না জান্নাতের স্থায়ী জগৎ শেষ হবে না লাহ মিন্না পাক তা কখনো শেষ হবে না হাজা ওয়া ইন্নালিত তাগিন হাজা এ হচ্ছে সত্য হাজা ওয়া ইন্নালিত তাগিন আলাশররামা আর মনে রাখো যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে বড়ই নোংরা প্রত্যাবর্তন স্থল হুসনমাব ভালো প্রত্যাবর্তন স্থল জান্নাত মোত্তাকিনদের জন্য আর যারা কি তাগিন যারা সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়িকারী সীমা লঙ্ঘন আল্লাহ পাকের ইবাদত সীমা লঙ্ঘন করেছে সেই আকেদায় সীমালম্বন করেছে আল্লাহ বলেন রসুল বলেনি বিশ্বাস করে ভারান্ত বিশ্বাস হ্যাঁ? আল্লাহ পাঁচ অক্ট বলেছেন তিন অক্ট চার অক্ট নামাজ পড়ে সীমালঙ্ঘন করলো হ্যাঁ আল্লাহ হারাম করেছেন হারাম কাজ করে হারাম খায় সীমালঙ্ঘন করলো তো সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে বড়ই খারাপ বাসস্থান বা খারাপ প্রত্যাবর্তন স্থান তা হচ্ছে জাহান নাম ইয়াসলাহা যাতে প্রবেশ করবে বা বেসাল নেহা তা হচ্ছে বড়ই খারাপ ঠিকানা বাসস্থান মেহাদ মেহাদ মাহাদুল মানে হচ্ছে আসলে কোল ছোট বাচ্চা যেমন কোলে যায় মায়ের কোলে তো সেই জাহান্নামীদের যেন সেই কোল হচ্ছে বা সে দোল্লা হচ্ছে বাসস্থান হচ্ছে ঝান্না এ হচ্ছে ফালিয়া তারা এই গ্রহণ করতে থাক হামিমুন উত্তপ্ত গরম পানির আর রক্তপুজের দাস্তাক মানে হচ্ছে পুঁজ ও আরো মেনশাক লেগি আসবাস আরো অন্য অন্য আরো আরো আরো আজাব রয়েছে মেনশাক লেগি এইরকমই মানে গরম পানির মতো আর পুজের মতো আজওয়াজ বহু রকমের আজওয়াজ যৌজনের বহু বচন আজওয়াজ মানে হচ্ছে আনোয়া আজওয়াজ মানে হচ্ছে আকসাম বহু রকমের আজাব হবে শুধু গাছ আর জারি আর হামিম নয় এইরকম হাজার হাজার বহু রকমের আজাব তাদের হইতে থাকবে আল্লাহ যেন বলছেন আজুবাজ হাজা ফৌজন মুক্তাহিমুন মাকুম আল্লাহ ফকরুল আলমিন এখানে জাহান্নামীদের এক দলের কথা উল্লেখ করেছেন আর আরেক দলের কথা তারপর আয়াতে উল্লেখ করেছেন জাহান্নামে দুটি দল হবে এক দল অনুসরণীয় যাদের অনুসরণ করাইছে যারা মুরব্বী জাহান্নামী মুরব্বী ওরা গুমরা করেছে পথপ্রসর নেতারা ধর্মীয় নেতা আর দুনিয়ার নেতা যারা বাতিলের দিকে মানুষকে আহ্বান করে শির দিকে অন্যায়ের দিকে পাপের দিকে ওরা একদল আর একদল হচ্ছে অনুসারী যারা অনুসরণ করেছে ভক্তরা জাহান্নামি যারা ভক্ত বড়দের ভক্ত ছিল এই দল জাহান্নামি যারা সাধারণ মানুষ যারা ভক্ত ছিল ওরা যখন জাহান্নামের দিকে দল বেঁধে আসবে তাদেরকে তাড়িয়ে নিয়ে আসা হবে ওদেরকে দেখে যারা নেতা ধরনের জাহান্নামী ওরা বলবে হাজা ফৌজুল মুক্তা হেমন মাহকুম এরাও জানতে পারছে আমাদের জাহান্নামে যেতে হবে আর এরকম জাহান্নামে যেতে হবে ভক্তদেরকে যেতে হবে আর ভক্তদের যারা অনুসরণীয় হ্যাঁ মুরব্বী তাদেরকেও যেতে হবে বাতিলপন্থী নেতা তাদেরকেও যেতে হবে বলবে হাজা ফৌজুন এই দল হাজা ফৌজ ফৌজ মানে দল মুক্তাহিমুল মাহমুদ তোমাদের সাথে প্রবেশ করতে যাচ্ছে জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে লামারহাবান বেহিম এদের জন্য কোন সম্বর্ধনা নেই মারহাবা নেই জাহান্নামে আবার কিসের মারহাবা ভাগ্য খারাপ ভাইরা রত বাগা নেতারা দেখছে এই ভক্তদেরকে ভক্তদেরকে দেখো যে এই যে দল আসছে না জানছে যে এরা তো আমাদের ভক্ত ছিল এরা তো বাতিল আমাদের আমরা বাতিল পন্থী ছিলাম আর আমরা এদেরকে বিভ্রান্ত করেছি আর এরা বিভ্রান্ত হয়েছে এরা জাহান্নামে সব যাবে চেনে তাদের এরা সব জাহান্নামে জল্লামার হাবাহিম এদের জন্য কোন সংবর্ধনা নেই ইন্নাহম সালন্নার কারণ এরা জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে প্রবেশ করবে কালু তখন ওই ভক্তরা রাগে তো গরম হয়ে আছে মেজাজ গরম হয়ে আছে তাই না যে তোদের জন্য তো আমাদের জাহান নামে যেতে হচ্ছে এই গরম মেজাজ নিয়ে তখন বলা শুরু করবে কালু তখন তার বলে বাল আন্তুল্লামার হাবাম দেখুন বরং তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই সম্বর্ধনা নেই তোমরাই তো খারাপ করেছো সব তোমরাই তো নিজেরা জাহান নামে আমাদেরকে জাহান নামে নিয়ে গেছো বল আন্তুম বরং তোমরাই লামার হাবান দেখো তোমাদের কোনো অভিনন্দন নেই আন্তুম কদ্দম তুমুহ লামা এই আজাব তো তোমরা আমাদের উপর পেশ করেছো কারণ এই আজাবে যাওয়া যেগুলি কারণ ভ্রান্ত মতবাদ মানবরচিত মতবাদ শির কুপুরি কবর মাজার পূজা ব্যক্তি পূজা অন্ধত্ব কোরআন হাদিস বাদ দেওয়া বিদাত এগুলি তোমরাই তো সুসজ্জিত করে পেশ করেছো এটা সন্ন্যত এটা শূন্য এটা চলবে এটা চলবে এটা বিদাতে হাসানা কে করেছে এগুলো এগুলো তোমরাই করেছো পিন না ধরলে জান্নাত পাবে না যার পিন নেয় তার পিসায় শয়তান এগুলো তোমরাই তো পেশ করেছো আম তুম কদ্দম তো হলা না তোমরাই তো আমাদের সামনে এগুলিকে পেশ করে সুসজ্জিত করে বড়ই জঘন্য স্থান তারপরে ভক্তরা বলবি রব্বানা হে আল্লাহ হে আমাদের রব্বান কদ্দামালানা হাজা এই যে অনুসরণে আমাদের এই মুরব্বীরা যারা আমাদের সামনে এগুলিকে সুসজ্জিত করে পেশ করে জাহান নামে নিয়ে এসছে ফাজিদহু আজাবান জেফান ফিন্নার এদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি করো ফাজিদহু তাদেরকে বৃদ্ধি করো আজাব জেফান ফিন্নার জাহান্নামের দ্বিগুণ আজাব আমাদের যে আজাব দিবে আল্লাহ তার ডবল আজাব এদেরকে দাও কারণ এরা আমাদেরকে গুমরা করেছে পথে প্রশ্ন করেছে এখানেই ছেড়ে দিচ্ছি কারণ সময় আর বেশি নেই সাল্লাহ নবীন মোহাম্মদ আলী সাহেব আল্লাহ ফাকরুল আলমিন এই সুরার আয়াত নম্বর বাষট্টিতে ইরশাদ করেছেন যার সম্পর্ক তার আগের একটি আয়াতের সাথে আছে এখানে জাহান্নামীদের বাগবিদণ্ডা তর্ক বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে যে জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে এক দল নেতা আর এক দল হচ্ছে ভক্ত ধর্মীয় নেতা যেমন বিদাতপন্থী যারা ধর্মের নামে শির বিদাত করেছে গুমরাহি করেছে যেগুলি ধর্ম না সেগুলিকে ধর্ম হিসাবে পালন করার জন্য মানুষকে বিভ্রান্ত করে নবীর পথ ছেড়ে অন্য পথে নিয়ে গেছে এইরকম ধর্মের নেতারা বিদাতি আলেম বিদাতি যারা নেতৃস্থানীয় ব্যক্তি এরা আর একদল তাদের ভক্তরা তাদের অনুসারীরা এদের মাঝে তর্ক বিতর্ক হবে এই দুই দুটোই দল জাহান্নামি তবে একদল নেতা আর একদল হচ্ছে ভক্ত আর আর একটা দল হবে ওরাও এইরকমই ভাগের কিন্তু দুনিয়ার নেতা পার্থিব ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে আর তাদের ভক্তরা নেতা এবং তাদের ভক্তরা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে মানবরচিত বিধান দিয়ে মানুষকে গুমরা করেছে তারা ধর্মের নামে গুমরা করেন তবে তারা বিধর্মিতার দিকে ডাক দিয়েছে নাস্তিকতার দিকে ধর্ম নিরপেক্ষতার দিকে জাতীয়তাবাদের দিকে সমাজবাদের দিকে মানুষের তৈরি করা আইন কানুনের দিকে আল্লাহ পাকের কোরআনী করিমের বিধান বাদ দিয়ে এবং তাদের অনসারী হই হই করে মিছিল করেছে ধর্মঘাট করেছে <clears throat> লড়াই করেছে মারপিট করেছে খুন করেছে ইত্যাদি এই দলগুলি সবগুলি জাহান নামের ইন্ধন হবে ধর্মের নামে নেতৃত্ব দিক বা তাদের বাতেলে অনুসারী হোক অথবা বিধর্মীদের নামে নেতৃত্ব দিক আর তাদের অনুসারী যারা বাতিলের ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে নিজের শক্তি ক্ষয় করেছে এরা সব জাহান নামে যাবে আর একদল ইমানদার আর সৎকর্মশীল যারা জান্নাতি হবে নামীদের আপোষে নেতাদের ভক্তদের সাথে তর্ক বিতর্ক এসবের কথা গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে আয়াতগুলিতে এছাড়া কোরআনে কেরিমে বিভিন্ন আয়াতে বা সুরাতে এদের সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করা হয়েছে যে তারা এইভাবে তর্ক বিতর্ক করবে ভক্তরা দোষ দিবে নেতাদের আর নেতারা দোষ দিবে ভক্তদের যে তোমাদের জবরদস্তি করেছিলাম নাকি তোমাদের হাত ধরে টেনে নিয়ে গেছিলাম নাকি মারপিট করে নিয়ে গেছিলাম নাকি ইত্যাদি ইত্যাদি তারপরে এই জাহান্নামীরা নেতারা হোক অথবা ভক্তরা হোক এরা দুনিয়াতে যখন ছিল তখন ভালো মানুষকে মন্দ মনে করত ইমানদারদেরকে ধার্মিকদেরকে কোরআন সোনার অনুসারীদেরকে আল্লাপাকের দিন যারা সত্যিকার অর্থে মেনে চলত তাদেরকে এরা নানান খারাপ নামে ডাকত তাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে কট্টরপন্থী বলতো তাদেরকে অন্ধ বলতো ব্লাইন্ড তাদেরকে বলতো এরা আফিম খোরের মতো হ্যাঁ ধার্মিকদেরকে যেমন কমিউনিজমে বলা হয়েছে ধর্ম হচ্ছে আফিম এইরকমই তারা যারা বিদাতি ধর্মীয় নেতা বা যারা বিদাতপন্থী যার নামে যাবে শিখ বিদাত করে তারা তাদেরকে ওহাবি বলতো তাদেরকে লামাজাবি তাদের মজাব টজাব নাই লামাজাবি বলতো তাদেরকে গুমরা পথভ্রষ্ট বলতো ইত্যাদি নানা নামে ডাকত এসব হচ্ছে নাম ধার্মিক লোকদের ইমানদার লোকদের যেই নামগুলি বাতিলপন্থীরা দিয়ে থাকে সত্যিকার ধার্মিক লোকদের ইমানদার এবং সৎকর্মশীলদের দুনিয়াতে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাদের খারাপ নামে ডাকত তাদের সম্পর্কে ঘৃণা ছড়াইত এরা যখন জাহান নামে চলে যাবে এই নেতারা আর তাদের ভক্তরা যে দলগুলির কথা বললাম তারা যাদেরকে দুনিয়াতে খারাপ মনে করতো এবং বিভ্রান্ত মনে করতো যে এরাই খারাপ আমাদের কাছেও খারাপ আল্লাহ কাছেও খারাপ যারা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছে বা ধর্মের ক্ষেত্রে বাতিলপন্থী বিদাতপন্থী তারা তো তৌহিদে বিশ্বাসী সন্ন্যতের অনুসারীদেরকে গুমরা পথভ্রষ্ট মনে করছে সুতরাং ওরা মনে করবে যে এরা তো আগে জাহান নামে থাকবে এরা জাহান নামে থাকবে জাহান নামে খুঁজবে এদেরকে মমিনদেরকে মাহিদদেরকে যারা শির বিদাত করেনি যারা তহির প্রতিষ্ঠা করেছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করেনি আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া ফরিয়াদ করেনি ছেলে মেয়ে চায়নি রোগের আরোগ্য চায়নি আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করেনি কোরবানি করা ছাড়া ওরসার মাজারে জবাই করতে যায়নি আল্লাহ ছাড়া গাইরুল্লাহর জন্য পীর অলির জন্য মান্যত করতে যায়নি এরাকে যখন জাহান নামে খুঁজে পাবে না যারা মহিত মমিন তাদেরকে জাহান নামে খুঁজে পাবে না অথচ তাদের ধারণা ছিল যে এরাই তো জাহান নামে তখন তারা বলে ওয়াকালু এই গুমরা পথভ্রষ্ট নামীরা বলবে মালানা কি ব্যাপার শাব্দিক অর্থ মালানা মানে আমাদের কি হয়েছে লা নারা ওই সব লোকদেরকে আমরা পাচ্ছি না দেখতে পাচ্ছি না কন্যা নাউদ্দহ মিনাল আসরার যাদেরকে আমরা পৃথিবীতে খারাপ মন্দ বলে গণ্য করতাম না উদ্যমানে গণ্য করা যাদেরকে দুনিয়ায় খারাপ বলতাম গুমরা বলতাম বহাবি বলতাম জাহান্নামি বলতাম হ্যাঁ এদেরকে বলতাম এত কোন মাঝাব নাই এরা করোন মানে না ইত্যাদি বলতাম মা লানা লানা কি হয়েছে যাদেরকে দেখছেন যাদেরকে মৌলবাদী বলতাম যাদেরকে খারাপ বলতাম মন্দ বলতাম লালানা রেজা এদেরকে জাহান নামে দেখছি না কেন এরা কিন্তু জাহান নামে থাকার কথা লালারা রেজালান এইসব লোকদেরকে দেখছি না কেন কন্যা না আসরার সর্বনের হচ্ছে যাদেরকে আমরা খারাপ মন্দ বলে গণ্য করতাম দুনিয়ায় আমরা কি তাদের সাথে দুনিয়াতে অযথা ঠাট্টা বিদ্রুপ করেছি আসলে কি আমরাই ভুল করেছি নাকি তাহলে ওরাকে দেখছে না তার মানে কি ওরা জান্নাতে চলে গেছে নাকি দুনিয়াতে যা ঠাট্টা মজা করেছি তাদেরকে নিয়ে তাদের খারাপ নামে ডেকেছি তাদের বদনাম করেছি এটাকে আমার অযথা করেছি নাকি তাহলে এক মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবে নাকি এমনটা হয়েছে যে আমাদের দৃষ্টি ভ্রম হয়েছে মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া আর আবসার মানে দৃষ্টি তা দৃষ্টি কি বাঁকা হয়ে গেছে মানে আমরা কি আসলে দেখতে ভুল করছি আসলে তারা জাহান্নামে আছে আমজাগাত আনহমুল আবসার আমাদের কি দৃষ্টি হয়ে গেছে যে ওরা তো বদ লোক ছিল ওরা তো খারাপ লোক ছিল হ্যাঁ সুতরাং এরা তো জাহান্নামে যাবে কিন্তু আমরা দেখছি এরা মনে আমাদের দেখতে ভুল হচ্ছে এইরকম কথা বলে মনকে সান্ত্বনা দেবে যে আমরা শুধু একা জাহান্নামে নই ওরাও গেছে জাহান্নামে কিন্তু ওদেরকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ বলছেন নিশ্চয়ই এ হচ্ছে লাহাক চিরসত্য কি জাহান্নামীদের বাগবিতন্ডা জাহান্নামীদের আপোষের ঝগড়া তর্ক বিতর্ক এ চিরসত্য যা অবশ্যই ঘটবে কেয়ামতের দিনে যখন জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার পূর্বে জাহান নামে গিয়েও এসব তর্ক বিতর্ক তাদের হতে থাকবে কুল হে নবী বলে দাও ইন্নামা আনা মনজের আমি কিছু নই একমাত্র সতর্ককারী ছাড়া ইন্নামা মানে আমি কিছু নই কি আমি তাহলে আনা মনজের একমাত্র আমি সতর্ককারী সাবধানকারী নিশ্চয় আমি একমাত্র সতর্ককারী ওয়ামামিন এলাহিন আর কোন সত্য মাবুদ নেই বরহাক উপাস্য নেই মাবুদ নেই ইলাহ নেই ইল্লাহ আল্লাহ পাক ছাড়া আল ওয়াহেদ যিনি এক ও একক আল কাহার যিনি মহাপ্রতাপশালী আল কাহার কাহার কাহার মানে যিনি সবকিছুকে সবাইকে পরাজিত করতে পারেন তার কেউ প্রতিদ্বন্দ্বী হতে পারে না প্রতিদ্বন্দ্বী কখন নাই যখন দাঁড়াবার মতো ক্ষমতা আছে তখন না কিন্তু দাঁড়াবার সামনে দাঁড়াবারই যদি ক্ষমতা কারণ না থাকে তাহলে প্রতিদ্বন্দ্বী করতে হবে তো আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল কাহার তার সামনে কেউ দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিরোধ করবে এর কোনো ক্ষমতা নেই এ হচ্ছে কাহারের অর্থ মোবাইল সেগা এর অর্থ কেউ কেউ অপ্রতিরোধ করেছেন কেউ করেছেন মহাপ্রতাপশালী যে কোনো অর্থ করা যেতে পারে কিন্তু তার সিটা আপনাদের জেনে রাখতে হবে রব্বুসামাওয়াতিওয়ালা যিনি আসমান এবং জমিন সমূহের প্রতিপালক রব মালিক না হমার যা কিছু আসমান জমিনের মাঝখানে আছে ফেরিস্তা মালাইকা জিন মানুষ আর যা কিছুই আছে ধন সম্পদ আল্লাহ পাকের ভান্ডার অন্যান্য দুনিয়ার সমস্ত সৃষ্টি জলে স্থলে সবকিছু রব আল্লাহ পাক রব্বুল আলমিন অমাবাইনাহমা আল আজিজ যিনি মহাপরাক্রান্ত আল গফার যিনি অতি মার্জনাকারী ক্ষমাশীল কুল হে নবী আরো বলে দা হোয়া নাবাউন আজিম এই যে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে সঠিক পথ ধরে না দুনিয়াতে যতদিন বেঁচে আছো কর্মক্ষেত্রে আছো সংশোধন হয়ে যাও না হলে পরিণাম খারাপ আছে আর তোমাদের জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে আর সৎ কর্মশীলদেরকে জান্নাতের সংবাদ এগুলি হচ্ছে নাবাউন আজিম এগুলি হচ্ছে ভয়ানক সংবাদ এগুলি হচ্ছে মহাসংবাদ নবাউন মানে খবর আর আজিম কেমতকে আল্লাহ নবাউল আজিম বলেছে সুরা নবা আম্মা আলুন আনিম নবাইল আজিম ওখানে আল্লাহ নবাইল আজিম বলেছেন মহাসংবাদ ভয়ঙ্কর সংবাদ এই জাহান নামের সংবাদ এই কিয়ামতের সংবাদ বিচার দিবসের সংবাদ এই জবাবদেহী সংবাদ এই তুলের সংবাদ এইসব যে কেমতে তারপর কবরের জীবনের সংবাদ যে গাইবী সংবাদ নবী করিম সাল্লাহামকে আল্লাহ পাক জানিয়েছেন আর তিনি মানব জাতিকে সতর্ক করেছেন তিনি মনজের সতর্ককারী এ হচ্ছে নাবাউন হাজি আন্তুম আনহ মরিদুন তা থেকে তোমরা বিমুখ হয়ে রয়েছ মুখ ফিরিয়ে রয়েছ পরোয়াই নেই নাকে তেল দিয়ে ঘুমাও পরোয়াই নেই যে বেনামাজি হইলে প্রথম জবাব দিতে হবে নামাজের ব্যাপারে মুসলিম পরোয়াই নেই আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলে না আল্লাহর দিনের বাস্তবায়ন করলে না এই মহাসংবাদ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তা থেকে তোমরা মুখ ফিরিয়ে আরামে বসে আছো খবর পাবে যখন তার সম্মুখীন হবে আল্লাহ রব্বুল আলমিন তারপরে নবী করিম সাল্লাকে সাল্লামকে বলতে বলছেন তুমি বলে দাও মা কান নবী করিম সাল্লাহাম সম্পর্কে আরবের মুশ্রিকেরা কাফিররা নবীর শত্রুরা তারা বলতো যে মোহাম্মদ মন গড়া কথাবার্তা বলে খেয়াল খুশি কথাবার্তা আল্লাহ পাক এর খণ্ডন করছেন এই আয়াতগুলিতে যে আমি যদি খেয়াল খুশি বলবো তো আমার কাছে কি করে এই সংবাদ আসলো আদমের কথা আর আদমকে সৃষ্টি করার পরে সৃষ্টি সম্পর্কে যে ফেরেস্তারা আল্লাহকে নিষেধ করলো যে প্রয়োজন নাই আল্লাহ এসব কথা কেমন করেই বা জানলাম তারপর আদম আলি ইসলামকে সৃষ্টি করার পরে শেষদা করতে বলা হলো ফেরিস্তা মালাইকাদেরকে তার মধ্যে ওই জিন ইবলিশও আসলো কারণ সাথে থাকতো কিন্তু সমস্ত ফেরস্তা শেষদা করলো শেষদা করলো না একমাত্র ইবলিশ এই খবর থেকে পেলাম মন গড়াই যদি কথা হয় আমার রচনা করা যদি হয় এগুলি করতে গিয়ে পেলাম আমি কি ঊর্ধ্ব গগনের হ্যাঁ ঊর্ধ্ব আকাশের খবর রাখি ওখান থেকে কি করে আমি খবর পেলাম কি আমার কাছে খবর পৌঁছালো অবশ্যই ওহি আছে যে ওহির মাধ্যমে এসব জেনেছি তাই তোমাদেরকে বলতে পারছি এই বিষয়টি আল্লাহাকে এখানে বর্ণনা করছেন আল্লাহাকে সাদ করছেন মা কান আলিয়া মিন এলমিন বিল মালাই নবী বলছেন নবীকে বলতে বলা হচ্ছে তার আগে কুল রয়েছে নবী বলো আমার কাছে কোন জ্ঞান নেই মা কান আলিয়া মিন এলমিন আমার কাছে কোনো জ্ঞান নেই বিল মালাইল আলা উর্দু আকাশের মালা মানে হচ্ছে দল কোরআন এই শব্দটি বহু জায়গায় ব্যবহৃত হয়েছে আর আলা মানে হচ্ছে সর্বোচ্চ তো সর্বোচ্চ দল সর্বোচ্চ দল সবচেয়ে উঁচাই রয়েছে আল্লাহ ফাকরুল আলমিনের কাছাকাছি আল্লাহ ফাকরুল আলমিনের আকাশে আমাদের উপরে আলা ঊর্ধ্ব গগনে ঊর্ধ্ব জগতে তারা কারা ফেরিস্তারা মালায়িকা তাই বলছেন মা কান আলিয়া মিন ইলমিন আমার কাছে কোনো জ্ঞান নেই আর জানার কোনো উপায় নেই বিল মালাইল আলা ঊর্ধ্ব জগৎ সম্পর্কে ইজ সেমন যখন এই মালাউল আলা ঊর্ধ্ব জগৎবাসীরা অর্থাৎ ফেরিস্তাদের কাগুন আপসে বাগবিতণ্ডা করছিলেন যখন তারা তর্ক বিতর্ক করছিলেন বলছিলেন বাধা দিচ্ছিলেন যে আল্লাহ কেন করবে সে সৃষ্টি আদমকে আদামও ওইরকমই বা আদামের সন্তানরা ওইরকমই খুন করবে আর ফিতনা ফাসাদ করবে বিপর্যয় সৃষ্টি পৃথিবীতে যেমন এর আগে তুমি জিনদেরকে দেখে নেছো জিনেরা করেছেন কারণ জিনদের তিক্ত অভিজ্ঞতা ফেরেস্তাদের সামনে ছিল তাই তারা এমন নয় যে ফেরেস্তারা গায়েব জানে যে আদমের সন্তানরা কেমন পর্যন্ত শির করবে কুপুরি করবে খুন করবে জেনা করবে এই গায়েব জানা ছিল না তাদের কিন্তু তারা অনুমান করছিলেন যে যেখানে জিনেরাই কাজ করেছে মানুষরা ওই রকমই হবে আদম সন্তান ওই রকমই হবে তাই তারা বলেছিলেন যে আকাজ আলমাইফসেদুফিহা পৃথিবীতে এমন জাতিকে সৃষ্টি করবে আল্লাহ যারা পৃথিবীতে কি করবে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করবে ওয়াসফেকুদ্দিমা আর খুনাখুনি করবে মারামারি করবে ওয়ানাহান অনুষ্ঠান দেহামদেক আল্লাহ তোমার এবাদত বন্দেগী আমরা তো করছি তসবি তাহলে তো আমরাই করছি অনকাদ্দেসুল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বললেন আলম আল্লাহ তালাম আমি যা জানি তোমরা জানো না আমার কাছে ওয়াহি করা হয়নি একমাত্র কি ওয়াহি করা হয়েছে যে আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি যাতে তোমরা বলতে না পারো যে আল্লাহ আমরা জানতাম না আল্লাহ তোমার প্রতি ইমান জান্নার জাহান্নার প্রতি ইমান আখেরাতের জন্য প্রস্তুতি জবাবদাহির জন্য প্রস্তুত হওয়া আগে থেকেই যে জানে জবাব দিতে পারি যাতে করে এসব তো জানতাম না আল্লাহ এই কথা না বলতে পারেন আল্লাহ আকরবুল্লা আলম নবীকে সুস্পষ্ট সতর্ককারী বলেছেন সতর্ককারী বলেছেন কোরআন কেরিমের ভয়াতে তার একটি আয়াত এটি তারপরে এই যে যে বিষয়টি নিয়ে ফেরেস্তারা ঊর্ধ্ব জগতের অধিবাসীরা ফেরেস্তাগণ তর্ক বিতর্ক করছিলেন সে বিষয়টি কি ছিল এই নিয়ে যদিও কারদের দ্বিমত আছে কিন্তু আগের আয়াতগুলি প্রমাণ করে যে বিষয়টি হচ্ছে আদম আলি সালামের সৃষ্টি মানব জাতির সৃষ্টি স্মরণ করো যখন তোমার রব হে নবী মোহাম্মদ সাল্লাহাম তোমার রব বললেন জগৎকে ফেরেস্তা জগৎকে মালাক এক বচন ওয়াহিদ একজন ফেরেস্তা ফেরেস্তা শব্দটি ফার্সি শব্দ আমরা ভারত উপমহাদেশের লোকেরা উর্দু বাংলা ভাষীরা মালায়কে বুঝি না মালাকে বুঝি না কিন্তু ফেরেস্তা বুঝি তাই না এটা ওই রকম যেমন সলাদ বললে বুঝবেন আমাদের দেশের জনসাধারণ কিন্তু নামাজ বুঝে সলাত আল্লাহ নবী বুঝবে না কিন্তু দুরুদ বুঝবে হ্যাঁ শ্যাম বুঝবে না সম বুঝবে না কিন্তু রোজা বুঝে কারণ ভুলটাই যদি ব্যাপক হারে ছড়িয়ে যায় ভুলটাই বুঝে ভুল পরিভাষা বা যে পরিভাষা করার হাদিসে নেই ওর অনুবাদটা যেটা তারা সেই যুগে করেছে ওটাই বুঝে কিন্তু আসলটাই বুঝে না পরাণী টার্ম বা কোরআন ইস্তেলাহ পরিভাষা তো মালায়িকা দেখেন আরবরা ঠিকই মালায়িকা বলছে আমরা মালায়িকা বললে আর মালায়িকা বা কি জিনিস ফেরেস্তা বললেন একটা অমুসলিমও বুঝে হিন্দু বুঝে ফেরেস্তা ফেরেস্তা আচ্ছা ফেরেস্তা বুঝে ও বুঝে শুনেছেন মুসলমানদের কাছ থেকে আল্লাহাক বলছেন যে হে নবী তোমার রব যখন বললেন দিল মালায়কা ফেরিস্তাগণকে মালায়কাকে ইন্নি খালেকুম বাসারান আমি একজন মানুষ সৃষ্টি করব মিন তিন কাদা থেকে তিন বলা হয় পানি মিশানো মাটি মানে কাদা হ্যাঁ আর তোরা বলা হয় শুকনো মাটি হ্যাঁ শুকনো <coughs> যখন আমি তার সৃষ্টি সম্পন্ন করে ফেলবো সৌবৈতহু মানে সুঠাম করে দেওয়া যেখানে যে অঙ্গ প্রত্যঙ্গ লাগে বরাবর করে সৌবাই সব মানে বরাবর করে এই জন্য আজকাল আরবরা বলে কোনো কাজ সম্পাদন করার ক্ষেত্রে সৌবাই বলে না হ্যাঁ আনা সৌই মানে আমি করছি বা করেছি হ্যাঁ বলছে না বুঝলেন সৌইকে যা এই কাজটা এরকম করো সম্পাদন করো সৌবাই সবই মানে বরাবর করা সমতল করা সুঠাম করা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে সুঠাম করা আল্লাহ ফাকরবুল্লাহ যখন যেখানে যেটা সেট করার এইভাবে আল্লাহ পাক যখন আদাম আলাহ ইসলামকে সৃষ্টি করলেন তারপরে কি করলেন ওয়ানাফাস্তফিহি হাত পা মাথা থেকে সবকিছু তৈরি হলো রো না দিলে তো এমনি পড়ে আছে হ্যাঁ মাটির একটা পুতুল পড়ে আছে যেন তাই না আল্লাহ বলছেন হে মোর রুহি আর আমার রুহ তাতে ফুঁকে দিলাম আমার রুহ মানে আল্লাহ পাকের স্পেশাল রুহ এই নয় যে আল্লাহ পাকের রুহ হ্যাঁ আল্লাহ পাকের রুহ আল্লাহর একটা অংশ আদম হয়ে যায় আল্লাহ পাকের অংশ যদি কেউ বলে তাহলে ওই রকম এসে মুশরেক হবে যেমন ঈসা আলি সাল্লামকে আল্লাহর পুত্র বলে মুশরেক হয়েছে খ্রিস্টানরা বুঝতে পেরেছেন তাহলে রুহি আমার রুহ মানে এই নয় যে আল্লাহ পাকের রুহ মানে আল্লাহ পাকের সৃষ্টি করা স্পেশাল রুহ আল্লাহ পাকের খাস স্পেশাল রুহ যেমন আল্লাহ পাকের সবগুলি ঘর তার মধ্যে বাইতুল্লাহ কাবাগর আল্লাহর ঘর বলছেন আল্লাহর ঘর মানে কি আল্লাহ কি কাবাগর থাকেন দেখি হ্যাঁ আল্লাহ স্পেশাল ঘর ওই রকম আদম আলি সাল্লামের রুটাও আল্লাহর রু আর আপনার আমার রুটাও আল্লাহর রু হ্যাঁ মানে আল্লাহর দেওয়ার রু কিন্তু আদম আলি ইসলামের রু হচ্ছে স্পেশাল রু সর্বপ্রথম মানব জাতির রু হ্যাঁ প্রথম মানুষের রু আবুল বাসার তার রু এই জন্য রুহি আল্লাহাক বলেছেন যখন আমি এরকম করে ফেলবো সুঠাম সুন্দর করে তার গঠন দিলাম তারপরে তাতে রু ফুকে দিলাম আমার ফাঁকাউ লাহু সাজেদিন তখন তোমরা তাকে সেজদাই অবনত তাকে সেজদা করাই তোমরা অবনত হয়ে যেও কাউ কা মানে হচ্ছে পড়ে যাওয়া ওয়াকা একাও মানে ওয়াকা মেনে আমার হাত থেকে পড়ে গেল ওয়াকা থেকে হচ্ছে কা হ্যাঁ তো যারা গ্রামার বুঝেন তাদের জন্য একটু ইঙ্গিত করলাম ফাঁকাউ এ কা থেকে যাওয়া মুজাক্কার হাজার আমরের সেগা তোমরা পড়ে যেও মানে অবনত হয়ে যেও সাজেদিন সেজদায় তোমরা শেষদায় অবনত হয়ে যেও আল মালাইকা তো মালাইকারা সকলেই সেজদা করলেন তবে আল তো বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিমা বলেছেন ফাসাজাদ আল তো করলেও মাজমন এখানে বলেছে অন্য জায়গাতে ফাসাজাদু ইল্লা ইবলিসা তারা করলেন সকলে ইল্লা ইবলিস ওখানে আল্লাহ করিমের ছয়টি সুরাই প্রায় ছয়টি সুরাই আলী ইসলামের ঘটনা করেছেন সোরে বাকারায় সোরে আরাফে সোরে হিজরে সুরে বনি ইসরায়েল সোরে আর এই সোরে সোরে সাদে শব্দের সামান্য সামান্য পার্থক্যের সাথে কোন জায়গায় সংক্ষেপে কোন জায়গায় একটু বিস্তারিত এভাবে আল্লাহ ফকরুল আলমিন আদম আলি ইসলামের ঘটনা উল্লেখ করেছেন আরেকটি মানে আরো করছে সবাই সকলে সবাই যেমন আমরা করার জন্য চলেন আমরা সবাই যাই সাথে আর কিছু লাগান কেউ থাকবো না আমরা সবাই চলেন কেউ থাকবো না তো হইল সবাই চলেন আল্লাহ এখানে তাগিদ করেছেন যাতে কেউ এই কথা না ভাবে যে মতো দু চারটা ছিল যারা চেষ্টা করেনি হয়তো ইংলিশের মতো করল হোম আজমা হোম সবাই সকলেই চেষ্টা করলো ফেরেস্তারা কেউ নামারণ করেনি তবে এই ইস্তাক দেখালো অহংকার করলো ইস্তাকবার ইস্তাকবার মানে নয় গৌরব করা অহংকার করা নিজেকে বড় মনে করলো কবির মানে বড় ওই কবির থেকে ইস্তাক বাড়া নিজেকে বড় মনে করলো ওকান আমিনাল সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে অহংকার করলে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহর সঙ্গে অহংকার করলে মানুষের সাথে অহংকার করলে কুফরের আশঙ্কা আছে কিন্তু মানুষের সাথে অহংকার করলে কাবিরা গোনা হয় কাফের হয় না মানুষ হাসে গুণাগার হয় পক্ষান্তরে যে আল্লাহর সামনে অহংকার করে সে কি হয়ে যায় কাফের হয়ে যায় সেই জন্য কেউ যদি নামাজ না পড়ে রোজা না রাখে আর তার অন্তরে অহংকার থাকে এই লোমুল্লাদের কাজ এই কথা যদি সামান্য তার অন্তরে থাকে তাহলে সে কাফের কারণ তার অন্তর অহংকার আল্লাহর সামনে আমি একজন শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার মানুষ আমি একজন সায়েন্স টেকনোলজি বুঝি আমি একজন ডাক্তার মানুষ স্পেশালিস্ট আমি একজন বৈজ্ঞানিক মানুষ আমি একজন শাসক রাজা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর আমি একজন এই আর সেই আমি একজন পীরে চিবলা আর আমাকেও চেষ্টা করতে চেষ্টা তোমরা করো আমি তো পৌঁছে গেছি আল্লাহ বলছে না বিদাতি পীরেরা হ্যাঁ যে নামাজের মতো নামাজ একবার পড়লে আর আমি ওই থেকে ফাড়ে পেয়ে গেছি তোমরা এখন পড়ো নামাজ অহংকার রয়েছে এই অহংকার বড় কুফুরি যে আল্লাহর সামনে অহংকার করবে এইরকম আমার দেশে এইরকম করে অনেকে কাফের হয়ে যায় অথচ টের পায় না মজাকের ছলে বলে রোজা রাখেনি একজন বলছে রোজা রেখেছো আমার ঘরে খেতে নাই রোজা তোর ঘরে নাই তুই রোজা রাখ এইরকম ঠাট্টা মজা ধর্ম নিয়ে দিন নিয়ে অনেকে করে এটা বড় কুফরি আল্লাহর সামনে যেন অহংকার করলেন আমাকে আবার রোজা রাখতে হবে কি সব তোদের কাজ যদি অন্তর থেকে না বলেন মুখে ঠাট্টা করে ঠাট্টা করা কুফুরি আর অহংকার প্রকাশ যদি পায় আল্লাহর এবাদতে আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ পাকের বন্দিগিতে তাহলে সেটা বড় কুফুরি এই জন্য আল্লাহ পাক ইবলিসকে কাফরে বললেন ইবলিস কিন্তু আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেনি করেছে নাকি যে আল্লাহ তুমি তোমাকে মানিয়ে নাই কথা বলেছে বলেনি ইবলিস কিন্তু আল্লাহর একত্ব অস্বীকার করেনি কারণ যখন গুমরা হয়ে গেল আল্লাহর কাছে ছাড় চাইছে কেমন পর্যন্ত আমাকে মারিয়ে না বাঁচিয়ে রাখো আর এই আদম সন্তান কারণ গুমরা করতে থাকবো কার কাছে দোয়া করেছে আল্লাহর কাছে দোয়া করেছে তাহলে বোঝা গেল যে আল্লাহর অস্তিত্ব অজু বিশ্বাস করতে হবে আল্লাহর একত্ব বিশ্বাস করতে আল্লাহর কাছে দোয়া করতে হবে সেই ভণ্ডদের মতো না যে পিরিকিউলার কাছে দোয়া করতে হবে হ্যাঁ ইয়া আজম বলতে ইয়া গাজা বলতে হবে তাও ছিল না এদের ছেলে ভালো ছিল ওই দিক থেকে কিন্তু হ্যাঁ কিন্তু অহংকার করে আল্লাহ তোমার এই আদেশ আমি মানি না এই যে আদমকে চিন্তা করতে হবে এই আদেশ আমি মানি না এখানে অহংকার ঢুকে গেল তোমার এটা আদেশ আমি মানতে পারবো না কারণ সে ছোট আমি বড় কি করে চিন্তা করি আল্লাহ এই অপরাধ তাহলে বোঝা গেল একে বলা কুফরুল ইস্তিকবার অহংকারের কুফরি অনেক সময় যে অহংকার করা কুফরি হয় তার দু একটা উদাহরণ দিয়ে বুঝালাম খবরদার যেন অহংকার বড় হারাম কাজ অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়েছে মালাউনবী শব্দে অহংকারের কারণে ধ্বংস হয়েছে কারণ ধরের অহংকারের কারণে নেতৃত্বের অহংকার কারণে ফেরাউন অহংকারের কারণে আবু ধ্বংস হয়েছে আল্লাহ ফাকরুল আলমিন বলছেন যে অকানামে কাফরিন এই দাম্বিকতার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কালায়া ইবলিস ইবলিস কি ছিল ফেরেস্তাদের মধ্যেকার ছিল না জিনদের মধ্যেকার ছিল সুরে কাহাফের আয়াত স্পষ্ট করে কি ছিল জিনদের মধ্যেকার ছিল সুতরাং অধিকাংশ এটাই হচ্ছে সঠিক যে ফেরেস্তাদের মধ্যেকার ছিল না অর্থাৎ নূরের তৈরি ছিল না মালায়কার মধ্যেকার ছিল না সে জিনদের মধ্যেকার ছিল কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আরেক দল মানুষের ইখতলাফ থাকবে এত স্পষ্ট কথা কোরআন থাকা সত্ত্বেও একদল আলমের এখানে দ্বিমত আছে ওরা বলছে যে না ফেরেস্তাদের মধ্যেকার ছিল তাদের সংশয় হইল যে আল্লাহ বলছেন যে আমি ফেরেস্তাদেরকে চেষ্টা করতে বললাম তো ইবলিস কেন ওর মধ্যে সামিল হইল সুতরাং বোঝা গেল যে ইবলিস তাহলে ফেরেস্তাদের মধ্যেকার ছিল তাহলে ওই আয়াতের কি জবাব দেবো যে আল্লাহ স্পষ্ট বলছেন কানামিন আল জিন সে তো ইবলিশ তো জিনদের মধ্যেকার ছিল বলছে ও চরিত্র ব্যবহারে জিনদের মতো ছিল দেখলেন অর্থকে এর নাম হচ্ছে অর্থের তাবিল করে দেওয়া বিকৃতি ঘটানা কানামিনাল জিন মানে সে লাইক জিন জিনের স্বভাব তার মধ্যে ছিল ফেরেস্তা হইল ফেরেস্তার মতো তার চরিত্র ছিল না যেমন আপনার ছেলে অর্থাৎ বলছে তুই আমার ছেলে না ওই ওই ওই ওই চামারের ছেলে তুই মানে ওই চামার মতো তোমার ব্যবহার ঠিক না আচ্ছা আপনারই ছেলে যাই হোক কি বললাম সঠিক যে ইংলিশ জিনদের মধ্যেকার ছিল কেন তাহলে ফেরেস্তাদের হুকুম হলো সেজদা করার যে তোমরা আদমকে সেজদা করো তো ইংলিশ কেন হতে ওই আদেশে সামিল হলো বলা হচ্ছে তার কারগর বলেছেন সে ফেরেস্তাদের সাথেই তখন উঠা বসা করতো একসাথে থাকতো ঠিক আছে তুমি যখন একসাথে থাকো তখন সেই দলে সামিল যেমন বাড়ির চাকর নকর যারা থাকে তারা ওই বাড়ির পরিবারের সদস্য হিসাবে গণ্য হয় হয় না সদস্য হিসাবে গণ্য হয় বাড়ি যদি চাকর থাকে চাকরানি থাকে কাজের মেয়ে থাকে তো বাড়ির সদস্য হিসাবে গণ্য ওই রকমই ফেরেস তাদের মধ্যে গণ্য হয়ে তাকে হুকুম হয়েছে যে তোমাকে তুমিও সেজদা করো কিন্তু সে সেজদা করলো না আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন সম্বোধন করে ইবলিসকে তাহলে ইয়া ইবলিস হে ইবলিস মা মানা কান্তাস বাধা দিল তোমাকে নিষেধ করলো তোমাকে যে সেজদা করবে তুমি এমন এক ব্যক্তিকে বেয়া দেইয়া যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি খালাক তো বেয়ালে নিজ দুই হাতে আল্লাহ এক হাতের কথা বলে ইয়া ইয়াদাইন থেকে ছিল ইয়াদাইনে আর ইয়া ইয়া মানে আমার আর ইয়াদাইনে যখন ইয়াদের এজাফত হয়েছে ইয়ার দিকে তখন নুনটা স্নেহার হজফ হয়ে গেছে তাহলে বুঝা গেল যে আল্লাহ দুই হাতের কথা তার উল্লেখ করেছেন তো আল্লাহর হাত আছে না নেই আল্লাহর হাত আছে হাত মানে যদি কুদরতি হাত হইতো মানে ক্ষমতা শুধু হইতো হাত মানে আল্লাহর কিছু নেই হ্যাঁ আল্লাহর হাত নেই শুধু আল্লাহ এমনি বলেছেন কুদরত আমি নিজে ক্ষমতা দিয়ে তৈরি করলাম এটা যদি অর্থ হইতো তো আল্লাহ এক বচন বলতেন দুই হাতের কথা কেন বলতেন কারণ আরেকটা হাতে বলেছেন বালিয়া দাহু মবসুদা বরং আল্লাহ দুই হাত উদাহরণ মুক্ত খোলা তাহলে বোঝা গেল দুই শক্তি বলা হয় না যদি ইয়াদ মানে শক্তি হয় দূরের অর্থে কিন্তু একটা ইয়াদ ব্যবহার করে অমুক জায়গায় অমুক ঘটনা অমুক খুনের পিছনে অমুক নেতার হাত আছে বলে অমুক নেতার দুই হাত আছে বলে কেউ তাহলে বোঝা গেল যে আল্লাহ যখন দুই হাত বলেছেন বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত আছে আল্লাহ পাকের মতো কারো সাথে সাদৃশ্যতা নেই লাইসা কামিস আল্লাহ কারো মতো নেই বা কোনো কিছু আল্লাহর মতো নেই তুলনা চলবে না কিন্তু আল্লাহ যা বলেছেন আছে আছে আপনি অস্বীকারীকে আল্লাহ বলছেন আমি দুই হাতে সৃষ্টি করেছি আর বলছে আল্লাহ নিজ কুদরতে সৃষ্টি করেছে এই গুমরাহি ওদের মধ্যে আছে যারা নিজের বিবেককে কোরআন এবং হাদিসের প্রাধান্য দিয়ে থাকে যে কেমন কথা আল্লাহর হাত আছে মানে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে না ওসব আমরা মানব না সুতরাং আয়াত অস্বীকার হাদিস অস্বীকার হ্যাঁ এইভাবে আল্লাহর চেহারা নেই আল্লাহর চেহারা মানে সত্তা এইভাবে একদল গুমরা হয়েছে আল্লাহ পাকরাব সর্বত্র বিরাজমান এইভাবে গুমরা হয়েছে আল্লাহ পাক বলছেন আস্তাক বার্তা তুমি কি অহংকার করলে অহংকার করে এই অন্যায় কাজটা করলেন অস্বীকার করলে তুমি আমকুন তামিনাল আলী না তুমি খুব উঁচা হয়ে গেছ খুব বড় হয়ে গেছো উচ্চ স্তরে তুমি পৌঁছে গেছো আলিম আলী বহুবচন হচ্ছে আলী কালা তখন ইবলিস জবাব দিল আনা খাইরু মিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ খালাক তানিমিন নার আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আল্লাহ বা খালাক মিন তিন আর তাকে মাটি কাদা দিয়ে সৃষ্টি করেছো কাদা আর আগুন কে শক্তিশালী আচ্ছা, আগুন শক্তিশালী আগুন দিয়ে কাদা মাটিকে পুড়ে ইট তৈরি করা হয় হ্যাঁ, আগুন ওপর দিকে যায় মাটি ঢেলা ছড়লে নিচের দিকে আসে যতটা গতি দিয়ে বেগ দিয়েও ছাড়া হয়েছে তারপরে ওকে ফিরে আসতে হয় মাটিতে আর আগুন ওপর দিকে যাবে এইসব যুক্তি পেশ করলে এ হচ্ছে বাতিল ক্যাস কেউ যদি বাতিল ক্যাস করে তো তার মধ্যে ইংলিশের চরিত্র রয়েছে কাল আল্লাহ পাক এই অহংকার দেখে তখন অভিশপ্ত করে দিলেন এই ইবলিসকে বলছে কাল ফখরজ মিনহা তাহলে এখান থেকে তুমি বেরিয়ে যাও মিনহা হতে পারে যে জান্নাত থেকে তার মানে আল্লাহ পাকর ফেরেস্তাদের সাথে রেখেছিলেন সৃষ্টি দুনিয়ার সৃষ্টির পূর্বে আর মিনহা মানে জরুরি নেই যে জান্নাত হবে মিনহা মানে এই দল থেকে বেরিয়ে যাও ফেরেস্তাদের দল থেকে বেরিয়ে যাও জমাত সেটাও মান্নাস এখান থেকে তুমি বেরিয়ে যাও ফাইন্নাকা রাজিম কারণ তুমি বিতাড়িত মরদুত রাজিম মানে হচ্ছে তুমি আল্লাহর রহমত থেকে বিতাড়িত বিল্লাহ মিনাশ শাইতানুর রাজিম ওই রাজিম মানে বিতাড়িত আর নিশ্চয় তোমার উপর আমার অভিশাপ হতে থাকবে এলায়মি দিন বিচার দিবস পর্যন্ত দিন মানে হচ্ছে প্রতিদান প্রতিদান দিবস পর্যন্ত মানে কেমন পর্যন্ত এই লানত কত যে আল্লাহ পাকের লানত অভিশাপ হইতেই আছে হতেই আছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা হইতেই আছে আল্লাহ পাকের পক্ষ আল্লাহর গজব তার উপর পড়তেই আছে কিন্তু বড়ই শক্তিশালী এই দিন শয়তান ইবলিস আল্লাহর কাছে আর সাহসও কত তারা তোবা করে যে ফিরে আসবে একটু ভয় হবে না ভাগ্য খারাপ তা আল্লাহ সে বলতেন রব্বি আল্লাহর কাছে দোয়া করছে আবার রব্বে হে রব হে প্রতিপালক আনজেরনি সুতরাং আমাকে ছাড় দিয়ে দাও আনজারা ইউনজেরো মানে ছাড় দিয়ে দাও ঢিল দিয়ে দাও অবসর দিয়ে দাও আমাকে অবসর দিয়ে দাও এলা ইউব আসুন পুনরুত্থানের দিবস পর্যন্ত মানে কেমন পর্যন্ত আর তাহলে আমাকে মারিও না আমাকে লম্বা হায়াত দান করা এই জন্য বুড়া ইবলিস যে অস্বীকার করেছে আদম আলী সালামের চেষ্টা করতে ও নিজ সিংহাসন নিয়ে কোন মহাসাগরে বসে আছে আটলান্টিকে হোক আর প্রশান্তে হোক ও কিন্তু বসে আছে বিশাল বাহিনী নিয়ে আর সারা দিনের যা কিছু দিন শৈতান চালারা যা কিছু করছে গোমরা মানুষকে সব রেপোর্টগুলি কিন্তু তার কাছে পৌঁছে যাওয়া বিজ্ঞান আছে ও মরবে না অন্যান্য জিনেরা মরে যাচ্ছে দুশো চারশো পাঁচশো যাই বাঁচুক না কেন তাদের বয়স মানুষের চাইতে বেশি ওরা মরছে কিন্তু এই বুড়া যে মরবে না কারণ আল্লাহ কাছে ছাড়িয়ে নিয়েছে কিনা তখন জয় বললেন ফাইন মিনাল মনুজারিন তুমি যারা ছাড় প্রাপ্ত অবসর প্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত তোমাকে ছেড়ে দিলাম কেমন পর্যন্ত থাকো বেঁচে থাকো তুমি মত আসবে না তোমার কাছে কেমন পর্যন্ত কিয়ামতের সিঙ্গা ফুক হবে তখন সব করলো মানালি হাফান তখন তুমি ধ্বংস হবে দুনিয়াতে এলাউমিল ওয়াক্তিল মালুম ওয়াক্ত মানে সময় ইয়ম মানে দিন আর মালুম মানে সুনির্ধারিত তাহলে সুনির্ধারিত সময়ের দিন পর্যন্ত অর্থাৎ কেমন পর্যন্ত এই কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো অবসর দেওয়া হলো তারপরে সে আল্লাহকে বলতে শুরু করলো কাল আসে বললো ইবলিস ফাবে ইজ্জা থেকে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার ক্ষমতার কসম ইজ্জত আজিজ মানে হচ্ছে আক্রান্ত আর ওই আজিজ থেকে ইজ্জত শব্দটি তোমার ইজ্জতের কসম মানে তোমার ক্ষমতার কসম লাউবিয়ানহমাজমাইন যখন এই মানুষের কারণেই অভিশপ্ত হইলাম নামি হইলাম তো এদের সমস্তকে অবশ্যই অবশ্যই আমি গুমরা করবো পথভ্রষ্ট করবো মানুষকে পথভ্রষ্ট করার জন্য আমি লেগে থাকবো অবশ্যই অবশ্যই ইল্লা ইবাদাতা মেনহমুল মুখলাসিন ইংলিশ ভালো করে জানছে সবাইকে পারবো না তাই না কাকে পারবে না দেখেন তবে ইল্লা তবে এবাদা হে আল্লাহ তোমার ওই বান্দারা তাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে যারা মুখলাসিন খাঁটি নিখুঁত নির্ভেজাল যাদের মধ্যে এখলাস আছে মানে তৌহির প্রতিষ্ঠাকারী বান্দা এখলাসের প্রথম এখলাস হচ্ছে আপনার ইমান আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল হওয়া দাতা একমাত্র আল্লাহ রব করতে একমাত্র আল্লাহ রিজিক দাতা একমাত্র আল্লাহ দোয়া শূন্যওয়ালা একমাত্র আল্লাহ হ্যাঁ উদ্ধারকারী একমাত্র আল্লাহ সে হচ্ছে মুখলিস বান্দা আর তার সাথে সাথে আমলেও এখলাস আছে আন্তরিকতার সাথে আমল করে আন্তরিকতার সাথে মুসলমান হয়ে বাঁচার চেষ্টা করে মুসলমান হয়ে জীবন যাপনের চেষ্টা করে ওদেরকে পারব না এই জন্য শয়তান যারা মহিদ মানুষ তৌহিদ যাদের পাকা তাদের থেকে নিরাশ সহজে চান্স পাবে না তার কাছে তৌহিদ ঠিক হয়ে গেলে বাকি আমল ঠিক হয়ে যাবে তৌহিদ যদি ঠিক হয়ে যায় তাহলে আপনাকে বুঝাই কোন খাঁটি মহিদ ব্যক্তি আগা নামাজি হতে পারে না আজকাল যেমন এক শ্রেণীর লোক দাবিদার যে আমরা তো কবর মাজারে যাই না আমরা তো শিরিক বিরাত করি না আর নামাজও পড়ে না ও মহিদ নয় আসলে ও মনের পূজারী তাহলে এখানে শির ঢুকে আছে মনের পূজা কুপ্রবৃত্তির শির ঢুকে আছে যেই ব্যক্তি মহেদ হবে আল্লাহ পাক এক ও একক তার প্রভুত্বে তার এবাদতে আল্লাহ যখন এক তার এবাদত তো আমার এবাদত কোথায় আমার এবাদত পাঁচ অক্ট নামাজ প্রথম শুধু পাঁচ অক্ট নামাজে ঘাটতি আর বলবেন আমি তহিদবাদী আমি কোরআন হাদিসের অনুসারী আমি আউলুল হাদিস মিথ্যা কথা অসম্ভব কথা যে বলবে যে আমি কোরআন হাদিসের অনুসারী যে বলে আমি আউলুল হাদিস যেগুলো আমি আমি ওয়াহেদ সেই ব্যক্তি কখনো কাবিরা গুণা করতে পারে না যে আল্লাহ হারাম করেছেন যে আল্লাহ পাক ফরজ অজেব করেছেন কখনো ছাড়তে পারে না সেটা তহিদে তার ঘাটতি তহিদে ত্রুটি কোনো পাপ করতে পারে না কারণ তৌহিদের একটা দিক হচ্ছে আল্লাহ সবকিছু দেখছেন শুনছেন একমাত্র আল্লাহ সবকিছু দেখছেন শুনছেন তো আল্লাহ দেখছেন আল্লাহ সামনে কি করে পাপ করতে পারি হ্যাঁ তা আল্লাহ তো জেনে নিলেন তাহলে তহিদের ত্রুটি আছে আপনার এখানে আপনি তহিদকে এখানে উপেক্ষা করে গেছেন বা ভুলে গেছেন যে আল্লাহ দেখছেন সুতরাং আপনি চুরি করে নিলেন আপনি বেমানি করলেন আপনি অন্যায় কাজ করে ফেললেন ইত্যাদি সেই জন্য খাঁটি যে মহিদ হয়ে যাবে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে সার্বিক ক্ষেত্রে তহির প্রতিষ্ঠাকারী হতে হবে আল্লাহ পাক তাদেরকে কখনো গুমরা করবেন না শৈতান কোনো চান্স তাদের খেতে পাবে না তাই শৈতান বলছে ইল্লা ইবাদা কামিন হুমুল মুখলাসিন হে আল্লাহ তবে তোমার যারা খাঁটি বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না আল্লাহ তখন আল্লাহ পাকুন ফাল হাক্য কথা সত্যি আল্লাহ তোমার কথা সত্যি কথা ঠিক শৈতানও সত্য কথা বলে এই জন্য নবী করিম সাল্লাম যখন আয়াতুল কুসির ফজিলত শিখিয়েছিল একটা জিন এসে রাত্রে ওই জিন চুরি করতে এসেছিল ফেতরা কারণ মসজিদে নবীতে ফিতরা রাখা আছে আর আবু হরেরা পাহারায় আছেন সহি বুখারি হাদিস আর রাতের যিনি ওই ফিতরার খেজুর চুরি করতে এসছে হাদিস জানা আছে না নেই তিন দিন পর পর ধরছেন তৃতীয় দিন আর ছাড়বে না ধরে মানুষের আকারে যেহেতু এসছে ধরে ফেলেছেন আবহাওয়া ধরে নবীর সামনে হাজির করবো কদিন ছাড়ে তোমাকে চোর একদিন ছাড়ে দুই দিন ছাড়ে তিন দিন পর পর তুমি আসছো আবার ফিরে ফিরে চুরি করতে তখন সে বলছে দেখো তোমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছে আমার আজকে ছেড়ে দাও ছেলে মেয়ে খুব অভাবে আছে না খেয়ে আছে তাই আমি খিদার নাই আর ছেলে মেয়েদের জন্য আমি এই কাজে চুরিতে এসেছি না হলে কখন আসতাম না তোমার একটা ভালো জিনিস কি আয়তুল করছি আয়তুল কুরসি তো আয়াত না ছিল কিন্তু এর ফজিলত আবহাওয়া জানা ছিল ফজিলত কি যে আয়তুল কুরসি যদি পড়ে রাত্রে ঘুমাও তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেস্তা নিযুক্ত থাকবে আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না সকালে ফজরে নবিসাল্লামের ওয়াহি তারা তো জানতে পারছেন যে কি ঘটনা ঘটেছে রাত্রে চোর এসেছে এইরকম ধরাধরি হয়েছে আবার ছেড়েছে আবহাওয়া আবার বলছে মা ফালা আসিরকাল বারিয়া এই রাত্রে তোমার ইয়ের আসামির কি খবর আসির মানে বন্দি তোমার বন্দির কি খবর আসামের কি খবর তখন আবার বলছে বললেন আমাকে একটা জিনিস শিখিয়েছে আয়তুল ফজিলতে শিখিয়েছে তখন নবী কি বলেছিলেন সাল্লাহ কি বলেছিলেন এই জিন শায়তান তোমাকে সত্য কথা বলেছে তবে এই মহা মিথ্যাবাদী তাহলে যে চরম মিথ্যাবাদী সেও মাঝে মধ্যে সত্য কথা বলে হচ্ছে এর বাস্তব প্রভাব আল্লাহ বলছেন যে ফালহাক কথা সত্য যে তুমি মানুষ সবগুলিকে গুমরা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর পারবে তবে আমার খাঁটি বান্না যারা যাদের মধ্যে তৌহিদ আছে আল্লাহর ভয় ভীতি আছে আল্লাহর সামনে হাজির হইতে হবে জবাবধির চিন্তা আছে তাদেরকে পারবে না তাদেরকে পারবে না যারা শির্ক মুক্ত তাদেরকে পারবে না জানাবে নিয়ে যেতে ফাল হাক্য কথা সত্য ওয়াল হাক্কা আকুল আর আমিও সত্য কথা বলছি আমিও সত্য কথা বলছি আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাকে দিয়ে জাহান নাম ভর্তি করবো অমিম্মান তাবে আকার তোমার যারা অনুসরণ করবে মিনহুম তাদের মধ্য থেকে মানে মানুষের মধ্য থেকে তাদের দিয়ে জাহান নামকে ভর্তি করা আজমাইন সবকে তোমাকে এবং তোমার যারাই অনুসরণ করবে সবগুলিকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব আল্লাহ জাহান্নামের পেট ভর্তি করবেন এই ওয়াদা করেছেন এই আয়াতে সুরায় সাজদার একটি আয়াত রয়েছে আল্লাহ পাকের সৎ করছেন যে ওয়ালাউ হুদাহা আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে জবরদস্তি হৃদায়ত করে দিতাম প্রত্যেক ব্যক্তিকে আমি হৃদায়ত দিয়ে দিতাম মানে কিভাবে হৃদায়ত দিতাম জবরদস্তি আল্লাহ যদি জবরদস্তি যেমন এটাকে এটাকে এখানে রাখা হয়েছে জবরদস্তি না জবরদস্তি না এটাকে স্বেচ্ছায় এসছে না কেউ বাধ্য করে নিয়ে এসছে দোকান থেকে বাধ্য কিনে নিয়ে এসছে বাধ্য নড়তে চড়তে পারে না ওখান থেকে বাধ্য তার বাড়িতে এসছে যে কিনেছে তার পকেটে এসছে তার পকেট থেকে এখানে ইসলাম সেন্টারে এসছে বাধ্য এই ক্ষমতা আছে যাবার এখান থেকে কেউ যদি না ওঠায় ক্ষমতা আছে নড়ার আমরা কি সেই রকম হ্যাঁ? সেরকম নাই আল্লাহ পাক রব্দুল আল আমাদের মধ্যে স্বাধীনতা দিয়েছেন এইটা আমরা বাস্তবে অনুভব করছি সুতরাং কেউ যদি বলে যে আল্লাহ আমাকে হেদায়ত করেন এমন কেমন নামাজ নামাজি হব আমি ধার্মিক হব মৃত্যু সে তুমি কি এই যন্ত্রের মতো হ্যাঁ না কখনোই যন্ত্রের মতো না তোমার মধ্যে হরগতের নড়া চড়ার স্বাধীনতার চিন্তার হ্যাঁ কর্ম করার সবগুলি স্বাধীনতা আছে ভালো মন্দ সব রকমের স্বাধীনতা আছে আল্লাহ বলছেন আমি যদি চাই তখন জবরদস্তি করে কাউকে বাই ফোর্স হেদায়ত করবো তাহলে সবকে হেদায়ত করে দিতে পারতাম আমার পক্ষ থেকে কথা পরিপূর্ণ করে দেব ভর্তি করে দেবো আল্লাহ পাক আরেকটা আয়াতে জাহান্নামা বহু জিন এবং মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এরা সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য জাহান্নামের জন্য কারণ তাদের স্বাধীনতাকে অন্যায় কাজে ব্যবহার করবে আল্লাহ পাক যে ভালো মন্দ এদিকে উল্টা স্বাধীনতা দিয়েছেন হাতটা আমার এদিকেও দিয়েছে যেদিকে উল্টা হ্যাঁ সকালবেলা ঘুমিয়ে থেকে অনেকে জুমা ছেড়ে এখনো ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার জুমাও পড়লেন ঠিক টাইমে পৌঁছিলেন আবার লোকটা পৌঁছিলেন ভালো টাইমে পৌঁছিলেন খুদবার আগে পৌঁছিলেন আর আবার এখানে আমরা দিন শিখতে এসেছেন স্বাধীনভাবে এসছেন ওইরকম স্বাধীনভাবে অনেকে পাপে লিপ্ত আছে তো আল্লাহ পাক বহু জিন এবং ইনসান দিয়ে মানুষ দিয়ে যার নামকে ভর্তি করলেন কোরআনে করিম আল্লাহ পাকে সাত করেছেন তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম তার দাওয়াতের কথা বলছেন যে আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এটা আমার দুনিয়ার কোনো গরজ নেই একজন দায়ী মানুষ একজন যে দিনের কথা দায়ী মানে পেশাগত শুধু দায়ী নাই আমাদের মতো বরং যারা প্রত্যেক মুসলিম দায়ী আপন আপন জায়গায় আর মুসলিমদের মধ্যে যারা বিশেষ করে মানুষকে ভালো কথা বলে যতটুকু তার এরিয়া আছে তার মধ্যে নিজের বাড়িতে ভালো কথা বলে সে নিজের বাড়ির দায়ী সে দায়ী মানে হচ্ছে আহ্বানকারী আল্লাহর দিনের দিকে আহ্বানকারী আপনি আপনার বাড়ির ছাড়া যতটুকু পারেন আপনি আপনি আহ্বানকারী নাই আপনার সব সময় এখলাস থাকতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি দুনিয়া আমার কাছে কিছু আসছে সেটা দুই নম্বর কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করা আমাকে লোকে শ্রদ্ধা করছে সম্মান করছে এটা আমার টার্গেট নাই হ্যাঁ আমার দ্বারা মানুষের উপকার হচ্ছে এটা আমার টার্গেট নয় আমার টার্গেট হচ্ছে আল্লাহ পাককে রাজি করা তাই আল্লাহ পাক বলছেন কুল হে নবী তুমি বলে দাও মা আস আলকুম মিন আজরিন এই দিনের দাওয়াতের ওপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আমি চাই না তোমার তোমাদের কাছে কোনো পারিশ্রমিক আজর মানে হচ্ছে পারিশ্রমিক কোন পারিশ্রমিক চাই না অমা আনা মিনাল মোতাকাল্লেফিন আর আমি কোন লৌকিকতাকারীদের অন্তর্ভুক্ত নাই তাকাল্লুক মানে হচ্ছে লৌকিকতা করা কোনো কিছু ভান করে করা স্বভাবগত কাজ নাই কিন্তু অতিরিক্ত অস্বাভাবিক কাজ করা এটাকে তাকাল্লুফ আরবি ভাষায় বলা হয় এর জন্য আপনার বাড়িতে এ তাকাল্লুফকে বোঝাচ্ছে একটা উদাহরণ আপনার বাড়িতে সাধারণত তিন রকমের তরকারি হয় শাকসবজি মাছ গোস্ত তিন রকম হয় চার রকম হয় ম্যাক্সিমাম এটা হচ্ছে সাধারণ খাবার আপনি যদি কোনো মানুষকে দাওয়াত দেন আর তিন চার রকম থাকে তাহলে এটা সাধারণ খাবার কিন্তু যদি দশ রকমের আইটেম আর তার সাথে আরো কিছু অতিরিক্ত যেটা আপনার বাড়িতে সাধারণত মাসে একবার দুবার হয়তো হয় না মাঝে মধ্যে কখনো স্পেশাল মেহমান হইলে হয় হ্যাঁ তার সাথে ফল ফ্রুট কখনো হয়তো ফল ফ্রুট ফল ফ্রুট হ্যাঁ তার সাথে আপনার আরো কিছু এর নাম হচ্ছে কি আরবিতে তাকাল্লুফের খাবার উর্দু ভাষাতে ব্যবহার হয় লৌকিকতা লৌকিকতা পূর্ণ খাবার তো তাকাল্লুফ আমি তাকাল্লুফ করে কোনো কথাবার্তা বলি না এটা হচ্ছে শাব্দিক অর্থ এর কেউ কেউ ভাব অর্থ করতে বলেছে আমি কোনো ধোকাবাজ নই কারণ ধোকাবাজ কি করে লৌকিকতা করে ভিতরে এক কথা আছে আর উপরে আর কিছু ভান করে তাই না এই জন্য অনেকেই ধোকাবাজ দিয়ে এর অর্থ করেছেন অনুবাদকরা নবী করিম আলী সাল্লাম যে নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলছেন এটা হচ্ছে ধোকাবাজি করা সুতরাং ধোকাবাজির অর্থ তাকালো না ঠিক আছে লৌকিকতা মানুষকে দেখাবার জন্য আমি মানুষের কাছে সোনাম নেওয়ার জন্য মানুষ আমাকে চেনবে সেই জন্য আমি মোহাম্মদ তোমাদেরকে নতুন কথা বলছি আর না হলে তোমাদের ধর্মের ওপরই থাকতাম এমন কথা নাই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি সত্য দিন নিয়ে আল্লাহ দিনের একত্র তৌহিদ নিয়ে আর তোমাদের কাছে এক পয়সা এর জন্য চাই না আর এটা আমি কোনো ভান করে বলছি না লৌকিকতা করে বলছি না ইন হোয়া ইল্লা দিকরুল্লিল আলমিন এ হচ্ছে একমাত্র বিশ্বজাহানের জন্য উপদেশ বিশ্বজাহানের জন্য উপদেশ ওয়ালা তাহলামুন্না নাবাহু বাদাহীন আর অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবে এর সংবাদ কিছু কাল পরে কিছু সময় পরে অবশ্যই অবশ্যই এর সংবাদ জানতে পারবেই অর্থাৎ কি করলে নবীর দাওয়াতে সাড়া দিলে না দিলে না হাইয়া আল্লাহ সাল্লাহর ডাক পাঁচ অর্থ নামাজে হচ্ছে তোমরা জবাব দিলে না দিলে না অর্থাৎ জবাব দেওয়া মানে কি শুধু লাহলা কোথায় বড় বাড়িতে বসে বসে এসো নামাজের জন্য এসো নামাজে আসেন হাইয়া আলাল ফাল্লা মুক্তির জন্য আসেন সার্বিক কল্যাণের জন্য আসেন মোয়াজেন ডাক দিচ্ছে এ একামদানকারী ডাক দিচ্ছে আসলেন না আসলেন না এই যে দাওয়াত আর এইরকমই যারা শিল্প বিদাতে আছেন তাদেরকে তহিদের দাওয়াত কানে পৌঁছিছে যেইভাবেই পৌঁছুক না কেন সরাসরি পৌঁছুক কোন কিতাবের মাধ্যমে পৌঁছুক কোন সিডি আর অডিওর মাধ্যমে পৌঁছুক পৌঁছিছে আর তারপরে যদি না মানেন তাহলে ওয়ালা তা আলামুন্না না বাহু এর খবর জানতে পারবেন বাদাহীন কিছু সময় পরে অর্থাৎ এন্ডাল মত মতের সময় বুঝতে পারবেন যে হাই রে কি ভুলেছিলাম রে নামাজের গুরুত্ব দিনি তহিদ শিখিনি নবীর সন্ন্যত চর্চা করিনি শিখ বিদাতের নাম ধর্ম মনে করেছি আর বড়দের ক্ষেত্রে অন্ধ থাকাই মনে করেছি যে এরাই জান্নাতে নিয়ে যাবে এরা জান্নাতের ঠিকাদার অথচ ইমান আমল ছাড়া কেউ জান্নাত পাবে না যদি শির্ক মুক্ত না হয় জান্নাত পাবে না বিরাট মুক্ত না হলে নবীর সাফাহাত পাবে না হাউজে কৌসার পাবে না ইত্যাদি তখন আফসোস হবে তখন জানতে পারবে আল্লাহ আলমিন এই সুরা শুরু করেছেন উপদেশ দিয়ে আর শেষখানে বলেছেন ইনভাইল্লা আলমী বিশ্বজাহানের জন্য কোরআন করিম হচ্ছে উপদেশ বাণী সদ ওয়াল কোরআন শুরু করেছেন কি দিয়ে ওয়াল কোরআন কোরআনের শপথ করে বলছি যে কোরআন হচ্ছে যে উপদেশপূর্ণ যাতে রয়েছে উপদেশ আর উপদেশ আল্লাহ পাকে কোরআন উপদেশ থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়াতে লাভবান করেন আখেরাতে লাভবান করেন আর জাহান নামের আজাদ থেকে রক্ষা করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন সুফান রাব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা সাদ শেষ এখন কিছু সময় আছে আজকে আপনাদের বাকি সময় আধা ঘন্টা প্রশ্নের জন্য সুযোগ আছে যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাহলে সুরায় সাফ সাফাতের তফসির হবে আর যেসব ভাইয়েরা ইফতার ক্যাম্পে ভলেন্টিয়ার হতে চান স্বেচ্ছাসেবক হয়ে নেকির হস্তে কাজ করতে চান তারা আপনাদের নাম আর মোবাইল নম্বর লিখে আমাদের কাছে জমা করে দেবেন আমার কাছে অথবা শেখ মুখলিস রহমানের কাছে আর এখানে যদি জমা করতে চান তাহলে আমাদের এখানে সামনে হেরার মোল্লা বসে আছে এখানে জমা করে দেন আমার কাছে যে ভাইয়ের কাছে জমা হোক আমার কাছে নিয়ে এসে জমা করে দেবেন যদি মোবারক আপনাদের কাছে কেউ জমা করেন আমার কাছে বা শেখ মুখলিসের জমা করে দেবেন আমাদের প্রায় চল্লিশ জন ভলেন্টিয়ার দরকার পুরাতনগুলো যারা থাকবে তো ভালো তাদের অভিজ্ঞতা আছে আর পুরাতন ভাইদের ছাড়া আর পুরাতনরা মনে করবেন না যে আমার গত বছর নাম লেখা আছে খালাস কারণ এই এর একটা ঘটনা আছে দু তিন বছর আগে এক ভাই মনে করছে আমি তো দু এক বছর দু তিন বছর থেকে ভলেন্টিয়ার আছি আছেই নাম নাম টাম লিখায় নিয়ে চলে এসছে হঠাৎ লাস্টে আমাদের সঙ্গে পূরণ হয়ে গেছে তারপর তার মন খারাপ যে আমি তো আমার নাম আছে আপনি মনে করবেন না যে আমি কোনো কালে তিন বছর আগে ইসলাম সেন্টারে এসেছিলাম আর ইফতার ক্যাম্পে এসেছিলাম তা আমি ওদের কাছে লিস্টেড আছি না আমাদের নতুন ভাইরা যারা নাম লিখাবেন তারা প্রাধান্য পাবেন আপনি যদি নাম লিখান এসে পুরাতন গত বছরে ছিলেন আহলান ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আর যদি না নাম লিখান নতুনরা লিখায় তাহলে নতুন রায় আমাদের কাছে অগ্রাধিকার হবে সবাই সাজদা করছিল আদম আল্লাহ সাল্লামকে তাহলে আমরা কি রুহ আদম মানে সবাই মানে তাদের সবাই তাদের সকলে বলা হয়েছে কোরআনে বসেন না আপনারা সেই জন্য তো মুশকিল কই করে কোরআন কোরআন তো আমি বলেছি যে আপনারা একটা পকেটের কোরআন রাখেন যে কোরআনে বসেন ভাই যেমন বসে আছে তাতে ফায়দা ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমী সহ আকাশে কি জন্য উঠিয়ে নিয়েছেন ঈসা আলি সাল্লামকে আল্লাহ কি জন্য উঠিয়েছেন এতে আপনার ফায়দাটা কি কে প্রশ্ন করেছেন এগুলো প্রশ্ন করবেন না ফালতু প্রশ্ন যে আমি আর প্রমাণ করে হ্যাঁ? হ্যাঁ।, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই জন্য বললাম যে সেই মতটি দুর্বল দ্বারা বলেছে তাবিল করে নেবেন যে আল্লাহ নেবেন আমি আগুন জড়িত বা আর কোনো তাবিল করতে পারে নার থেকে আগুন থেকে আলো হয় নূর হয় নূর মানে এই যে আলোটা আর এই যে লাইট জ্বলছেন ওই লাইটের মধ্যে আগুন আছে আগুন থেকে লাইট নূর বের হয় নার থেকে নূর বের হয় তারাবির নামাজ কত রাখাত সঠিক নামাজ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার সাহাবাই কেরামরা আট রাখাত পড়েছেন আর তিন রাখাত বেতর পড়েছেন বা দশ পড়ার পরে এক রাখাত বেতর পড়েছেন মা কানা ইজিদ ফিরামদান ওলা ফিজারি আলা ইহদা আশারা কাতান রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক নবী করিম মা কানে ইয়াজিদ বেশি করতেন না এগারো রাখাতের নবীর সন্ন্যত বলে যদি পড়েন তো এতটা পড়বেন কিন্তু কোয়ালিটি ভালো করবেন নবী করিম এই আট দিন এগারো রাখাত পড়তে সাহারি এর সময় হয়ে যেত বরং সাহাবিরা বলছেন যে শেষ দিন তিন দিন জামাত করে তারাই পড়েছেন নবী করিম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে শেষ দিন ভাবলেন যে আর বাড়ির গিয়ে সাহারি খেতে পাবো না ফজর আদান পেয়ে যাবে তাহলে কত লম্বা নামাজ ছিল কত লম্বা নামাজ ছিল আট রেখাত নামাজ পড়তে ছয় সাত ঘন্টা আর আজকাল আধা ঘন্টার জায়গায় যদি কোনো মসজিদে চল্লিশ মিনিট হয়ে যায় তো ওই মসজিদ আর পরের দিন মুসলি কমে যাবে এই দেশ আর যেই যে মসজিদে যত তাড়াতাড়ি তারা বিশেষ হচ্ছে সেই মসজিদে তত বেশি ভিড় তাহলে আজকাল কোথায় পৌঁছেছে মুসলমানরা যদিও সন্ন্যত নামাজ এটি তার মানে এই না যে সন্ন্যত নামাজ আপনি কোয়ালিটি এত ডাউন করবেন যে কোনো কোয়ালিটি নেই তার হ্যাঁ এরকম করবেন না তো নবী সাল্লাহ সাল্লামের কোয়ালিটির সুন্নাত আর কোয়ান্টিটির সুন্নাত মানে পরিমাণে আট তিন এগারো এটা হচ্ছে পরিমাণ কোয়ান্টিটি আর কোয়ালিটির সুন্নাত মানে লম্বা করে নামাজ পড়া এটা হচ্ছে সবচেয়ে বেটার আর কেউ যদি নবীর সুন্নাত না মনে করে পরবর্তীকালে উমার রাজি আল্লাহ তাহা উমার রাজি আল্লাহ তাহা সম্পর্কে মহাত্মা মালিক হাদিস আছে তিনিও এগারো রাখাতের আদেশ করেছেন এটা সহি হাদিস আর তার সম্পর্কে যেটা ছড়া যায় বিশ রাখাত উমারের সোনাথ সেটা জয়ী হাদিস বিচ্ছিন্ন সনদ মুলকাতে সনদ সহি নয় সুতরাং এখানেও মিথ্যার ছড়াছড়ি করবে রমজান কাছে আসছে এক শ্রেণীর লোকেরা সাবধান হয়ে যাবেন বাকি কথা হইল কেউ যদি বিশ পড়ে ত্রিশ পড়ে চল্লিশ পড়ে আর মনে করে আমি নফলের নিয়তে নেকির রাত্রে পড়ছি তো জায়েজ মুস্তাহাব কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু আপনি বলিয়েন না যে এটা নবীর সন্ন্যত নবী করিমসাল্লামের পরিমাণের সন্ন্যত ছিল আর তিন এগারো রাকাত আমরা ওইরকম কোয়ালিটি ভালো করতে পারছি না আধা ঘন্টায় লোকেরা শেষ করে দিচ্ছে সুতরাং আমি বাড়ি গিয়ে আরো দু চার দশ রাখাত পড়বো আরো বিশ টাকা ত্রিশ টাকাত পড়বো আরো পঞ্চাশ রাখাত পড়বো কোনো দোষ নাই বুঝতে পেরেছেন তো এইভাবে আরব দেশে যে সমষ্টিতে বিশ রাখাত হচ্ছে সেটা নফলের নিয়তে হচ্ছে নবীর সন্ন্যতের দাবি করে হচ্ছে না পক্ষান্তরে ভারত উপমহাদেশে যারা বিষ পড়ছে তারা মিছামিছি দাবি করছে জাল হাদিসের ভিত্তি করে যে নবী বিষ পড়েছেন পার্থক্যটা এইটুকু হ্যাঁ এরা ঠিক করছে আমাদের দেশের মানুষরা ভুল করছে নবীর সন্ন্যত বলিয়েন না আর বিশ পড়েন তিরিশ পড়েন কোনো দোষ নেই বুঝেছেন আর কেউ যদি নবীর সন্ন্যত বলে দাবি করে অথচ নবীর সন্ন্যত নেই তাহলে তার ধারণাতে একটা ভুল কথা থাকলো যে নবী বিষ পড়েছেন অথচ নবী কখনো বিষ পড়েননি সাল্লাহ আলী আসাল্লাম নবীর কোয়ালিটি নামাজের ভালো ছিল আপনার কোয়ালিটি ভালো করার চেষ্টা করেন হ্যাঁ বুকে হাত বাঁধার স্পষ্ট হাদিস আছে ইবিন খোঁজের মতে আলা মানে চেস্ট সাদার মানে সিনা তারপরে নেই ও জানে না আর যে জানে না তার কি বলবে কেউ যদি কুয়াতে থাকে কুয়ার মাছ কি আর সমুদ্রের খবর রাখবে এই হলো ব্যাপারটা কেউ জানে না এটা তার দলিল না যে নেই হাদিস সেই হাদিস এটা জুমার নামাজ তাহিয়াতুল মসজিদ দুই রাখাত পড়বেন সর্বনিম্ন নামাজ বলছে সর্বনিম্ন নামাজ তাহিয়াতুল মসজিদ দুই রাখাত জুমার আগে কাবুলাল জুমা বলে কোন সুন্দর নাই তাহিয়াতুল মসজিদ না মসজিদ সালামে দুই রাখার নামাজ আছে তারপরে ফরজ নামাজ দুই রাকাত কত হইল চার তারপরে যখন ফরজ নামাজ শেষ হয়ে যাবে যদি মসজিদে পড়েন তো নবী সাল্লাহ হাদিস মোতাবেক চার পড়বেন আর যদি বাড়িতে চলে আসেন তাহলে দুই পড়েছেন নবী সাসনা বাড়িতে এসে সুতরাং দুই পড়বেন তাহলে কত হল চার চার আট রাকাত অথবা ছয় রাকাত বাড়ি পড়লেন ছয় রাকাত নামাজ এনাফ যথেষ্ট আর এইটি হচ্ছে সুন্দর এরপরে একটি হাদিস আছে যে ব্যক্তি জমার দিনে আগে ভাগে মসজিদে আসলো আর আসার পরে ফাসাল্লাহ মাহকুদ্দের আলাহ বা মাহকুতে বালাহু যতটা তার জন্য সম্ভব হইল নামাজ যতটা কাবলা কাবলা জুমা নয় আর ওই জোহরের আস করে চার নয় যত পারলো পড়লো আট ছয় চার কোনদিন হয়তো সালাত দোয়া পড়তে পারে না হ্যাঁ চাষতের নামাজ পড়তে পারে না মানে চাষতের নামাজ পড়লো আর চার রাখাত ছয় রাখাত আট রাখাত নামাজ পড়লো কোনো দোষ নেই অথবা দশ বিশ রাখাত নামাজ পড়লো কোরআন তেলাওয়াত পারে না মিসকে বসে থাকবে কেন তো দশ রাখাত বেশি কাজ খুদ বাজার তখন শুরু হয় নামাজ পড়তে থাকলো কোনো দোষ নেই বুঝতে পেরেছেন এর নাম হচ্ছে উত্তম বিকল্প আপনাকে নামাজ পড়তে বাধা দিচ্ছি না কিন্তু আপনি ওটাকে লিমিটেড করিয়েন না আমার জোহরটা ক্যাশ করে জোহরের আগে চার করি সুতরাং চার করবো এই এখতিয়ার কে দিল আপনাকে এর নাম বিদাত হয়ে যাবে আর উত্তম বিকল্প হচ্ছে আপনি বেশি পড়তে চান আপনার দুই তাহিয়াতুল মসজিদ পড়ার পর আরো মনটা চাই আরো দুই আরো চার আরো ছয় আট দশ বিশ পড়েন না কেন যতক্ষণ ক্ষতি খুদবা শুরু না ততক্ষণ নামাজ পড়তে থাকেন নফল খুদবা শুরু আর নফল পড়া চলবে না তখন কেউ যদি আসে মাত্র দুই রাখাত নামাজ পড়ে বসবে দুই রাখাত নামাজ না পড়ে জুমার দিন বসা ঠিক নয় নবী সাল্লাহ সাল্লাম খুদবা বন্ধ করে বলেছেন ওম মুসাল্লেরা কাছেন আজকে জুমা মসজিদে ক্ষতি পড়েছে ওম দাঁড়াও দুই টাকার নামাজ পড়ে বসো আর আমাদের দেশে এই হাদিস বিরোধী হচ্ছে খালি হাদিস এই হাদিস বিরোধী কাজ লালবাতি জ্বালানো খবরদার নামাজ পড়বেন না নিষেধ নবীর হাদিস হাদিসের আমল করা নিষেধ একটা প্রশ্ন আমাদের দেশে শর্ট বোরখা পরে এবং নিচে জিন্সের প্যান্ট পরে মহিলারা হ্যাঁ, বোরকা পরে হ্যাঁ, না পর্দা হচ্ছে না পর্দা মানে ভালো করে পর্দা ঢিলা ঢালা বোরখা পড়তে হবে ঢেকে ঢেকে ঢুকে রাখতে হবে আমার দেশে দেশ সুতরাং নয় যে এদের মতো একবার চলতে হবে এই দেশে অনেকটা ধরো চার আঙ্গুল ছ আঙ্গুল একেবারে মাটিতে ঝুলে চলছে আমাদের সম্ভব নেই কিন্তু কমপক্ষে পায়ের একেবারে তলা পর্যন্ত থাকে হ্যাঁ পায়ের তলা পর্যন্ত থাক মাটিতে অতটা ধুলা হতে না ঝুলিয়ে এতটাই যথেষ্ট আর ঢিলা ঢালা থাকতে হবে মহিলাদের পোশাক ঢিলা ঢালা থাকতে হবে আর বোরকার উদ্দেশ্য হচ্ছে বোরখার উদ্দেশ্য হচ্ছে পর্দা করা যে নতুন নাই সুতরাং বোরখার বোরখার উপরে কোনো নাক নকশা হবে না বোরকার উপরে কোন রকমের জিনত অলঙ্কার হবে না যে আরো আকর্ষণীয় করেছে হইতে পারে যে মহিলা দেখতে কালো দেখতে ভালো লাগে না কিন্তু বোরকার উপরে এত নকশা করেছে যে ওটাই দেখতে ভালো লাগছে ইয়া খেত না সাহারির খাবার খাওয়া সুন্নত তাহলে একটা সুন্নত ছুটলো অসুবিধা নেই কেউ যদি সাহারির খাবার না খেতে পারে আর নিয়ত করে থাকে অন্তরে যে আগামীতে রোজা আছে সন্ধ্যাবেলা যখন শুইল তখন জানলো যে এই দিনে রোজা আছে এটা হচ্ছে রোজার রাত তারাই পড়লাম আর রোজা আছে চাঁদ দেখার খবর পেয়ে যদি ঘুমায় একজন মুসলিম আর উঠতে না পারে রোজা হবে কারণ চাঁদ দেখার খবর পেয়েছে মানে রোজা আমার আছে যদিও তারাবি না পড়ে তারাবি পড়া সন্ন্যত রোজা আছে আর যদি চাঁদ দেখার খবর না পাই ভালো করে শোনা রাখেন চাঁদ দেখার খবর পাইনি তার মানে আগামীকালকে তিরিশে সাবান রমজান নয় তাহলে ওর রোজা নিয়েতে ঘুমায়নি আর তারপরে জানতে পারেনি তাহলে তার রোজা হবে না কারণ ফরজ রোজার জন্য আজান ফজর আজানের আগে নিয়ত অন্তরে করতে হবে ফজর মানে সর্বশেষ এর সাথেও নিয়োগ করে নিতে পারে যে আমি আগামী এই দিনে রোজায় আছি বা রমজানের মধ্যে আছি রমজান শুরু হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি তো জানো না যে রমজান শুরু হয়ে গেছে নবী মাল্লাম কাবলাল ফজরে আলো যেই ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করলো না অন্তরে সেই ব্যক্তি রোজা হয় না আর নিয়ত অন্তরে হয় নিয়ত মুখে নাই আসুম গাদানলা কামেন রমাদান নয় তন আসুম গাদানলাকা আগামীকালকে নিয়ত করছি এটা বিরাট উচ্চারণ করার নিয়ত নাই আমি এর আগে অনেকবারই বলেছি আজকে একটু বলছি শুধু রোজারই নিয়ত করতে হবে আর নামাজের নিয়ত হ্যাঁ জাকাতের নিয়ত করেন কেউ বলো ভাই একজন হাত উঠান যে আমি নামাজের নামাই তো পড়ি আর রোজার নামাই তো পড়ি আর হজমরারও নামাই তো পড়ি আর জাকাত দিই তখন বলি নামাই তো আনোয়াদ দিয়ে জাকাত আসাম টাকা এক হাজার টাকার আমি নিয়োগ করছি আছে যেই বিদ্যার্থীরা নামাই তো নামাজের নামাইতো একবার গদবাধা কায়দা বাগদা দিতে শিখাইলু রোজার নিয়ত শিখাইলো তারা জাকাত রোজার আগে ফরজ ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ফরজ জাকাতের নিয়ত কেন চটিকে তাদের শিখাইলো না জবাব চান তাদের কাছে না জাকাতে আবাদত নাই যদি নামাই তো ছাড়া নামাজ কবুল না হয় রোজা কবুল না হয় তাহলে জাকাতও তাদের কবুল হয় না কারণ তারা নিয়ত পড়ে না বুঝলেন আর যদি জাকাতের ক্ষেত্রে বেদাত হয় তাহলে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রেও নামাজ তো পড়া বেদাত মহিলা নামাজ পড়বে হ্যাঁ, ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রক্ত আসেনি ডেলিভারি রক্ত ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বে আর যখন রক্ত চলে আসবে আর তখন তার নেফাস শুরু হয়ে গেছে সুতরাং তখন নামাজ পড়বে না নামাজ নেফাসের অবস্থায় মা যতদিন পর্যন্ত রক্ত থাকবে বিশ বাইশ দিন পঁচিশ দিন এমনকি চল্লিশ দিন হ্যাঁ,

বসে ভাবতে নবীকে বাপ বলবেন নাকি হ্যাঁ এর তো কোন আয়াত নাই আর মা এর ক্ষেত্রে নবীর বিবিদের ক্ষেত্রে আছে আজওয়াজ মা নবীর বিবিরা তোমাদের মা কিন্তু নবীর ক্ষেত্রে এই কথা নেই যে নবী তোমাদের বাপ এই কথা আছে কোনো আয়াতে কোন হাদিসা আছে বলে পেশ করেন তাহলে আমি আমারটা সংশোধন করব কিন্তু আমি যেটা কোরআনে জানি যে আল্লাহ মোমিনদেরকে সবকে ভাই বোন বলেছেন হ্যাঁ ব্যতিক্রম নবীর বিবিগণ তার নবী বিবিগণ মায়ের মতো হারাম সেই জন্য এই হারাম করার উদ্দেশ্যে যাতে করে কোন সাহাবির এরকম আকাঙ্ক্ষা ইচ্ছা না হয় যে নবীর অমুক বিবিটা তো সুন্দরী ছিল তা আমি না হয় বিয়ে করি হতে পারে না আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়ে সেই জন্য বলছে আজবাজ মাহাতম নবীর বিবিগণ তোমাদের মা খবরদার কখনো যেমন মা বিধবা হলে কখনো চিন্তা করবে না কল্পনা আসবে না যে মাকে বিয়ে করা যাক তেমনই নবীর বিবিগণ সম্পর্কে কখনো কল্পনাতে নিয়ে আসবে না আর বাকি প্রত্যেক মমিন ভাই ভাই আর একটি কথা বেরোনিবিরা আমাদেরকে বলে যে এর বিয়া ধোকা নদীকে ভাই বলে দিচ্ছে লিখেছে সাহিদ ভাই শাহিদ রহমতুল্লাহ আলী সম্পর্কে এইরকম কথা বেরোনিবা লিখেছে যে আরে কত বড় বেয়াদ নবীকে ভাই বলে দিল নবীকে ভাই বললে বেয়াদ এটা তো আজকালকার এক শ্রেণী হুজুরদের কথা যে আমাকে ভাই বললে আমার মানহানি হইল কোন এক আলমের কথা শুনলাম যে ওকে নাকি যদি কেউ বলে ভাই কেমন আছেন তো নারাজ হয়েছে আরে আপনি একজন ছাত্র আমাকে কেন ভাই বলবেন না আর হ্যাঁ, আপনি একজন সাধারণ মানুষ আমাকে কেন ভাই বলবেন আমি আমির জামাত অথবা আমি হইলাম একজন শেখ আমি হইলাম একজন দায়ী আমাকে কেন ভাই বলবেন অথচ আল্লাহ করার বলছে ইন্নামাল মমিন আমি আপনি ভাই ঠিক না সোহান আশ্চর্য তাহলে এই মন মানসিকতা কোথায় চলে গেছে এক সাইড আলাদা আফসুস লাগে এইরকমই ওই বিদাতি ধারণা যে নবীকে ভাই বললে বেয়াদবি করা হইল বরং উল্টোটা বলছি এই জন্য আমি আমি নবীকে ভাই না বললে নবী কি বলেছেন আমাদের সম্পর্কে এটা বলছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তো সেই বুখারের হাদিস মুসলিমের হাদিস আমার আমার খুব আকাঙ্ক্ষা হচ্ছে যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম ওদের তো লাউরায় তো ইখওয়ান মানে, ইখওয়ান মানে কি ভাইরা আমার ভাইদেরকে যদি দেখতে পেতাম তখন সাহাবিরা বললেন যে আলাস না ইখওয়ানাকে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুন আমরা কি আপনার ভাই নই আমাদের তো দেখছেন আপনি কি বলেন যে ভাইদেরকে যদি দেখতে পেতাম আমরা তো আপনার ভাই তখন নবী সাল্লাল্লাহু বললেন বাল আনতুম আসহাবি ওয়া ইখওয়ানিল্লাযী লাম তু বাদু তোমরা তো ভাই শুধু না ভাইয়ের ওপর প্লাস পয়েন্ট আছে কি যে তোমরা আমার সাথী ভাই তো আছে মমিন হিসাবে বাল আন্তম আসাল বরং তোমরা আমার সাথী সঙ্গী আমার ভাই হচ্ছে ওরা যারা আমার সাথী হইতে পারবে না যারা এখনো আসেনি দুনিয়াতে মমিন মোমেনাথ আমার পর্যন্ত যারা আসবে তারা আমার ভাই তো নবী আমাদেরকে কি বললেন ভাই বললেন না বললেন না এই কথাই শাহ ইসমাইল শাহিদ রহমতুল্লাহ আলাই ভারতের প্রখ্যাত আলেম এবং মুজাহিদ যিনি শিখদের বিরুদ্ধে আর ইংরেজের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছিলেন দুই শহীদের আন্দোলন তাহারিকে শহীদান যেটা বলে প্রসিদ্ধ যারা ভারতের ইতিহাস পড়েছেন আর তিনি হচ্ছেন শাহরিউল্লাহ মহাদেশ দেহলবির নাতি শাহরিউল্লাহ মহাদেশ দেহলির নাতি আর শাহরুল মহাদেশ দেহলবি সম্পর্কে আমাদের দেশের সমস্ত আলমরে প্রায় জানেন তো তিনি এই হাদিসটা লিখেছেন তখন বিরোধীরা কবর মাদারপন্থীরা সব উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে কত বড় কাবের নবীর সাথে বেহাদবি নবীকে ভাই বলে দিল অথচ নবীর হাদিস সহি বখারি মুসলিমের বুঝলেন কথা তো নবী তো আমাদেরকে ভাই বলেছেন আয়া তো বললাম আর নবী সালসালামের হাদিস বললাম তারপরে কোনো সন্দেহ আছে তাহলে অন্তরে পাকা কিছু আছে অন্তর সোজা না করেন হাদিস মানতে আবার যেন বোঝার তফিক দান করে একজন আলম বলছে যে হাদিসের উপর আমল করা হারাম কারণ রাসুল্লাহাম নিজের হজে বলছে তারা একটু করবেন আমরা কিতাবুল্লাহ সন্ন্যাতি হ্যাঁ। মানে হাদিস বলছে যে হাদিস মানে হাদিস কাকে বলে কি সন্ন্যত বলে সন্ন্যতকে হাদিস বলে হাদিস ব্যাপক হাদিস কোরআনকেও বলা হয় ফেরাল হ্যাঁ, হাদিসে কিতাবুল্লাহ আর সন্ন্যত মানে হচ্ছে নবীর হাদিস নবী শাসন যা বলেছেন যা করেছেন আর যার স্বীকৃতি বা অনুমোদন দিয়েছেন এর নাম হচ্ছে নবীর হাদিস নবীর সন্ন্যাত নবীর আসার হ্যাঁ জি যেসব এবং আমরা দ্রুত নামাজ পড়ে যদি এত দ্রুত হয় যে শেষ দায় আপনি একবারও তসবি পড়তে পারছেন না তার নামাজ হবে না সেটা যেতে যেতে উঠে যাচ্ছে আপনি যে পৌঁছেছেন উঠে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে এইরকম নামাজ হবে না ওই পড়ার পড়ার সুযোগ পাচ্ছেন না এদিকে আর হয় না ওইদিকে সালাম বসে আছে এইরকমই যে ইমাম রুকু থেকে উঠে সোজা দাঁড়ায় না রুকু থেকে উঠে এইভাবে আল্লাহ না রুকু থেকে উঠে সোজা দাঁড়ানো এটা ফরজ চোদ্দটি ফরজের একটি ফরজ হ্যাঁ, সুতরাং সোজা না দাঁড়াইলে নামাজ হবে না জি সেজদা থেকে পুরা উঠে বসতে হবে শেষদার থেকে অর্ধেকটা উঠলো আল্লাহ আল্লাহ তাহলে একটাই শেষদা গণ্য হবে দুই সেজদা গণ্য হবে না সুতরাং নামাজ হবে না তাই ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজ একটু ধীরে স্থির ভাবে পড়ে তারা ফরজ নামাজ এই অবস্থা যাই হোক যথাসাধ্য জোড়াতালি দেওয়ার চেষ্টা করবেন নসিহত করবেন ইমামগুলোকে হাদিস খুলে দেখাবেন যে এটমিনানের সাথে ধীর স্থিরতায় নামাজ পড়া এটা আর শুধু আমাদের কথা না এটা হাদিসের কথা এটা ও হানাফি মজা হানাফি মজা হবে কথা বলছে না যে তোমরা একবারে মোনাফেকের মতো দৌড়াদৌড়ি নামাজ পড়া এতমেনানের সাথে নামাজ পড়া যদিও তাদের কাছে রুকন না হয় তো অজীব তাদের কাছে বুঝা গেছে শুধু এত কেন তাড়াহুড়া নামাজ পড়া সমস্ত মজা হবে হানাফি সাফি মালিক আমি অরিজিনাল মজা হবে নামাজ ধীর স্থির ভাবে পড়তে হবে সমস্ত মজার আছে মজার বিরোধী কাজ করছে সে হাদিস বিরোধীও করছে আর তাদের মজার বিরোধী কাজ করছে তো বুঝলেন তাদেরকে এইটা করেন আর এই জন্য নামাজ পড়বেন না আর জামাত আলাদা ঘরে নামাজ পড়বেন ফরজ নামাজ এই অত সহজে দেওয়া যাবে না আর বিদাতির পিছনে নামাজ পড়ার যে বিষয়টি রয়েছে বিদাত যদি বড় শিরকে পৌঁছায় তাহলে নামাজ পড়া যায় না যেমন কবর চিন্তা করছে হ্যাঁ কবরওয়ালার কাছে চাইছে কবরে নিয়ে গিয়ে খাসি মরক জবাই করছে ওই এবং জানেন যে ওরসে গেল আর খাসি মরক জবাই করে আসলো ছেলে মেয়ে চেয়ে আসলো লোকজনকে বলছে যে জানো বাবার এখন দরগা আই আর যান আপনারাই ওরস লেগেছে ওখানে যা যা যার চাওয়ার পাওয়ার যান ওখানে পাবেন তাহলে এই মুশরেকের পিছনে নামাজ পড়া যায় না কেউ যদি বলে দুর্গার কাছে পাওয়া যায় আর কেউ বলে দরগার কাছে পাওয়া যায় দুটোতে কোনো পার্থক্য নেই একই কথায় ভাষার শুধু পার্থক্য আর যদি কেউ নওয়াইতের বিদাত করে মিলাদের বিদাত করে সরবরাতের বিদাত করে এগুলো শিল্প পৌঁছায় না এগুলো গুনার কাজ কিন্তু শিল্প পর্যন্ত পৌঁছায় না সুতরাং তাদের পিছনে নামাজ হবে ইনশাল্লাহ হ্যাঁ? তাবিজের ব্যবসা তাবিজ ছোট শিখ না বড় শিখ এটাও দেখার বিষয় আছে কারণ তাবিজ কখনো বড় শিখ হবে কখনো আসল হচ্ছে যে তাবিজ হচ্ছে ছোট শিখ আল্লাহ শেফা দেবে তাবিজটা অস্কিলাম মাধ্যম তাহলে ছোট শিখ এটা বড় শির আর ছোট শিল্প করা খুব নয় বড় শিল্প নয় সেটা ইসলাম যে খারিজ করার পরে গুণাগার করে সুতরাং এইরকম এমন বিষণ্ণ বলা যাবে না যে নামাজ পড়া যাবে না মহিলা পুরুষের নামাজের কোন পার্থক্য নেই আর এই সম্পর্কে বক্তব্য আছে সিটিতে নিয়ে দেবেন কাজা নামাজ উমরি কাজা ইসলামে নেই উমরি কাজা মানে সারা জীবনের কাজা দশ বছর বিশ বছর তিরিশ বছর বেনামাজি ছিলেন এখন আল্লাহ হিদায়ত করেছে এখন প্লাস একটা করে অর্থ বাড়াইতে গেছেন একটা বেনামাজ জোহর ডবল জোহর হ্যাঁ, আসর ডবল হ্যাঁ, হ্যাঁ এই করতে করতে আপনি ভাবলেন যে আমার দশ বছর ছুটেছে আগামী দশ বছর আমি ডবল ডবল নামাজ পড়ো আর কাজা হয়ে যাবে এটা বিদাতি কাজ বরং এর সমাধান নবী সাল্লাহাম বলেছেন যে বেশি বেশি সন্ন্যত নফল তাহাজুদ এগুলি পড়ে ঘাটতি পূরণ করো কেমতের দিন সেগুলি দিয়ে ঘাটতি পূরণ হবে যদি আপনার এই বিদ্যাতি তরিকা ইসলামে থাকতো তো নবী বলতেন যে দেখো যখন তোমরা দোয়া করবে তখন ওইগুলি কাজা করি না এরকম কাজ নেই তারাবির নামাজ না পড়লে তো কোনো গোনা হবে না তারাবির নামাজ আপনার ইয়ে নাই যে গুণাগার হয়ে যাবে তবে বড় নেকি থেকে সে মহরুম হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবে তার আগের নামাজ সুন্নাত আর ওর যদি কফিলের ডিউটি থাকে দোকানপাটে বা যদি এমনি অন্য কোনো ডিউটি থাকে এটা ফরজ কারণ তার উপর সে বিনিময় নিচ্ছে হ্যাঁ হালাল রিজিক অর্জন করছে সুতরাং ফরজ কাজকে প্রাধান্য দিতে হবে অবশ্যই আর যদি অত এখলাস থাকে জরুরি না যে তারা জামাতে মসজিদে পড়তাম কপিলের উপর শুধু রাগ ঝাড়বেন যে কপিল আমাকে তারাই পড়তে যায় না রাত বারোটায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর রাত চারটা পর্যন্ত তিনটা পর্যন্ত ফজর হয় না তখন তারা বিটা আল্লাহ বাস্তে পড়েন নির্জনে আন্তরিকতার সাথে একা একলাসের সাথে পড়েন আল্লাহ বরকত দিবে আপনার অন্তর আল্লাহ জানছেন যে আপনার অন্তরে কত তারাবির আগ্রহ আছে আর সুবিধাবাদে মুসলমান কপিল তো সুযোগ দেয় না কি করবো এই জন্য আমি বলি যে আজকালকার নামাজি যারা এখানকার তাদের অধিকাংশ নামাজি হচ্ছে কফিলের খাতায় নামাজ পাবে ও নিজে পাবে না কিছু বুঝলেন না বুঝলেন না মাগরে বেশাই ডিউটি নামাজ পড়বে কারণ এটা কফিলের ডিউটি আসছে হ্যাঁ জোহরের সময় ডিউটি শেষ দোকানপাট বন্ধ হয়ে গেছে এখন ও রান্না করবে নামাজ পড়তে মসজিদ আসবে না হ্যাঁ কারণ ওর টাইম ফাই করেও নামাজ পড়বে না কফিলের টাইম ফাই করে নামাজ পড়বে বুঝতে পারছেন হ্যাঁ, যদি ডিউটি ধরে নামাজ পড়বে আর ডিউটি শেষ আর তার মধ্যে মধ্যেও রান্না করে নিল হয় নামাজটা পড়ে নিচে রান্না হয়ে গেল হ্যাঁ ওই আমাদের দেশে একটা কথা আছে কলা বিক্রি করা হইলো আর মেলা দেখা হইল এইরকম সব মুসলমান হ্যাঁ বদতমিজ মুসলমান খবরদার এরকম হবেন না নিজের অত খরচ করে নামাজ পড়েন আল্লাহ দেখছেন আমার অন্তর আমার অন্তরে কতটা নামাজের মহব্বত আছে কাজে জুমার নামাজ দিয়ে ছাড়বে সে কাবিরা গোনা করবে বরং ফরজ নামাজের চাইতে বড় কাবিরা গোনা পরপর তিন জুমা যদি এরকম অবহেলা করে কেউ ছেড়ে দেয় তাহলে হয়তো আল্লাহকে হেদায়ত করবে না কারণ হাদিসে আছে যে আল্লাহ ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে ওই লোক হয়তো জাহান্নামী হয়ে মারা যাবে কারণ হেদায়তই হবে নেওয়ার বুঝা গেছে সেই জন্য কখনো শরীয়তের ওজোর ছাড়া জুমা ছাড়া যায় শরীয়তের ওজোর হচ্ছে আপনি সফরে আছেন শরীয়তের ওজোর হচ্ছে যে আপনি অসুস্থ আছেন চলতে পারেন না এখন জমা মসজিদে বসে থাকতে পারবেন না আপনি গিয়ে শরীর তো রোজ হচ্ছে ভয় ভীতি দুশ্মনে মেরে দেবে এরকম হয়তো কোনো জায়গায় নিরাপত্তা নেই এইরকম বেশ কিছু শরীয়তে যেগুলো ওজোর আছে ঝড় বৃষ্টি ইত্যাদি নবী কারিম সাল্লাহ আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন ইন্টারনেটে যে আমাদের দেশে অনেকেই ফজরের নামাজ দেরি করে পড়ে আর আসর নামাজ দেরি করে পড়ে এই ক্ষেত্রে কি করবো নবী করিম সাল্লাহামকে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যা রাসুল্লাহ যদি বিলম্ব করে নামাজ পড়ে বরং নবী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিছু আমির অমারারা হবে নেতারা হবে আগের নেতারা নামাজ পড়ত আমির অমারারা রাজা বাদশাহ নামাজ পড়ত মসজিদের আর তারাই ইমামতি করে অনেকদিন ওমাইয়া আমলে একশো বত্রিশ সিজরি পর্যন্ত যে রাজা সেই ইমামতি করত যে আপনার আমির এলাকার সে এসে গভর্নর সে এসে ইমামতি করত ও যতক্ষণ না আসবে এমামতি হবে না অপেক্ষার লোক বসে আছে তাদের একটা দিক ভালো ছিল যে তারা নিজেরাও জামাতে হাজির হইত কিন্তু তাদের আর একটা দিক খারাপ ছিল যে ভোগ বিলাসী ও যতক্ষণ না আসবে লোকজন হা করে বসে হাইরে কখন আসবে আমাদের আমির সাহেব যে নামাজ পড়বো কখন আসবে আমাদের প্রধানমন্ত্রী সাহেব যে নামাজ পড়বো বসেই যদি না আসে বসেই থাকেন নামাজ পড়িয়ে দিলে খবর আছে কেন আমি আইলাম না নামাজ পড়লাম কারণ হচ্ছে প্রশাসন তার হাতে পাওয়ার তার হাতে তো নবী সাল্লাম বললেন যখন যে এইরকম কিছু আমির ওমারার নেতারা হবে নামাজকে তার রক্ত থেকে মেরে দিবে মানে রক্তে নামাজই পড়বে না বিলম্ব করে নামাজ পড়বে তখন সাহাবিরা জিজ্ঞাসা আরাসুল্লাহ তাহলে আমরা কি করব তখন তখন নবী সালাম বলেছিলেন সল্লিশ সালাত আলী অক্তেহা নামাজকে অবলক্ত পড়ে দিবে তোমার বাড়িতে নিজের বাড়িতে অবলক্ত পড়ে না আর তারপরে যদি দেখো যে মসজিদে এখন আজান হলো একামত হলো আজামাত হচ্ছে আমির এসে নামাজ পড়াচ্ছে বা আজকালকার আমির হচ্ছে আমাদের বিরাটি মোল্লারা বিরাটি মোল্লারা ফজর নামাজের বিলম্বে আসর নামাজ বিলম্বে পড়বে এখন গ্রামে গিয়ে যদি নামাজ না পড়েন শুধু বাড়িতে নামাজ পড়েন তো বলে দেখো দাড়ি নিয়ে সৌদি আরব থেকে এসে নামাজ পড়ে না বুঝবে না বদনাম করে আপনার দাওয়াতের মাথায় মিটিয়ে দিবে সেই জন্য আপনি তাদের সাথে দ্বিতীয়বার নামাজ পড়ে নেবেন আর দ্বিতীয় নামাজ না তা কোন না ফেললা দ্বিতীয় নামাজ তোমার জন্য নফল হয়ে যাবে নবী কাজিসাল্লাম এভাবে সমাধান বলেছেন যে পাঁচ বছর মেয়ে মারা গেছে আকিকাতে লেট করে ফেলেছেন সুতরাং এখন আকিকা দিলে দিতে পারেন দিলে দিতে পারেন অলমারা বলেছেন যে আকিকার হায়াত মতের সাথে কোনো সম্পর্ক নেই জন্মিলে আকিকা তার জন্য সন্ন্যাতে মক্কাদা জন্মার পরে থাক দুনিয়া তার নাই থাক এই জন্য সাত দিনে একদল বলছে সাত দিনে পৌঁছেনি তখন আকিকাই নেই একদল বলছে না ওর হায়াতের মধ্যে তো কোনো হাদিস নেই যে বেঁচে থাকলে তুমি শুধু আকিকা দিবে এটা তো আমরা মনে করছি আমার ছেলে বাঁচলো না মেয়ে বাঁচলো না আমার আকিকে কি খরচ করবো না তা আপনার অন্তরের সংকীর্ণতা আকিকা বাদত আর এই যে বাদত আপনি করেন আল্লাহ আপনার ছেলে মেয়েকে হায়াত দিক আর নাই দিক সুতরাং আকিকা করতে পারবেন অবশ্যই বিশেষ করে যারা লেট করে ফেলেছেন এভাবে লেট করা সন্ন্যতের খেলাফ সাত দিনে চোদ্দ দিনের দিনে অথবা একুশ দিনের দিনে এই দিনগুলিতে আকিকা করে নেওয়া উচিত এখান থেকে শেষ করা যাবে নাকি হ্যাঁ? বাইরে থেকে জিজ্ঞেস করছেন নাকি বোরকা মুখ খোলা বোরখা সম্পর্কে শরীয়তের বিধান কি মুখ চেহারা ঢাকা আর খোলা সম্পর্কে ওলামাদের ইখতলাফ আছে ইখতলাফ হচ্ছে দ্বিমত হচ্ছে যে মহিলাদের চেহারা ঢাকা ফরজ না মোস্তাহাব ফরজ না মোস্তাহাব একদল বলছেন যে এটা মোস্তাহাব কাজ নেকির কাজ ভালো কাজ তবে ওদের ফরজ নাই গুণাগার হবে না চেহারা খুলে যদি চলে আর গোটা শরীর ঢাকা আছে চুল মাথা সব ঢাকা আছে হাতের এটাও তারা খোলার কথা বলছে চেহারা আর হাতের কবজি পর্যন্ত আর টাকার নিচে পা এই এই তিনটি অঙ্গ তারা ঢাকা মুস্তাহাব বলছে তাদের কাছে ওয়াজিব ফরজ নয় যারা এই মতে বিশ্বাসী তাদের কাছে চেহারা খোলা থাকলে গোনা হবে না তবে অনুত্তম কাজ হবে উত্তমের বিপরীত কাজ হবে আরেক দল বলছে না চেহারাতেই আসল আকর্ষণ আছে চেহারাতে আসল জিনত অলঙ্কার আছে গলার মালার চাইতে হাতের চুরির চাইতে বেশি চেহারার দিকে মানুষ তাকাবে না তাকাবে না কেউ চুরির দিকে যদি একটা মহিলা চেহারা খোলা থাকার চুরিও খোলা আছে চুরির দিকে তাকাবে না মুখের দিকে তাকাবে তাদের প্রকাশ না করে তো প্রথম হচ্ছে চেহারা সুতরাং যারা বলেছে আর সৌদি আরবের সমস্ত আলামারা কাছাকাছি এই ক্ষেত্রে একমত আগে এখনকার যে চেহারা ঢাকা ফরজ চেহারা ঢাকা হচ্ছে ফরজ মুস্তাহাব নয় আর এটাই ঠিক আর এতে আপনার স্ত্রীরও মানিজ্যত আছে আপনারও মানিজ্যত আছে একজন দাড়িওয়ালা মানুষ আর আপনার স্ত্রী যদি ওই ঢিলা ফুটার উপর আমল করে একটা দাঁড়িয়েওয়ালা হুজুর আর বিবিকে চেহারা খুলে বাজারে নিয়ে বানাচ্ছে বলবে না হ্যাঁ আপনার মানিজ্য যাবে আপনার স্ত্রীর মানিজ্য যাবে আর কত যে ওই পায়খানার মাছি ভ্যান ভ্যান করে আপনার স্ত্রীর চেহারার উপর পড়বে কারা পায়খানা মাছি তাদেরকে পায়খানা মাছি বললাম বুঝলেন না মনে হয় হ্যাঁ যারা খারাপ নজর দেয় মহিলাদের উপর যারা খারাপ নজর মহিলা চেহারা খোলা থাকলে তাকায় ওই নার্সগুলো আর বলে যখন ওই ক্লিন কোম্পানির মহিলাগুলি যখন শিখোয় আশেপাশে যখন এসে বাস থেকে নামে একদিন আমি গাড়ি নিতে দিয়ে যাচ্ছি আর মহিলারা নামছি আর পঞ্চাশ জনের বেশি একশো চারিদিক থেকে মনে হচ্ছে বাবা কেমন হয়ে গেছে হ্যাঁ কি অবস্থা এরা হলো পায়খানার মাছি তা আপনি কি চান যে আপনার স্ত্রী আপনার বোনের যারা পায়খানার মাছি বসুক কখনো না বদনজর লাগতে পারে দুনিয়ার ক্ষতি এছাড়া আপনার স্ত্রীর চেহারা দেখে কেউ মজা নিবে আপনার বোনের চেহারা দেখে কেউ মজা নিবে ওহরি অমুকের স্ত্রীটা কত সুন্দর রে হ্যাঁ ভালো লাগছে সুতরাং একজন ভদ্র মুসলমানের জুতের খেলাপ কাজ এটা কখনো এরকম কাজ করবেন না ঢিলা পত্তর আমল করবে এক শ্রেণীর লোকেরা ঢিলা পত্তর আমল করে আর ওই বরফ দিয়ে দেয় যে অমুক মহাদেশ বলেছেন অমুক আলেম বলেছেন না প্রত্যেকের কথা যদি ইমাম শাহি মালিক আহমদ আবু হানিফার কথা ছাড়া যেত নাসরুদ্দিন আলমের কথা ছাড়তে হবে না অবশ্যই ছাড়তে হবে জি কারো অন্ধ অনুকরণ যখন আগের গুলি করলেন না আপনি নবী ছাড়া কারো অন্ধভাবে কথা মানবেন না তাহলে কেন আজকে কোন আলমের কথা পেশ করবেন দেখতে হবে সেটাও যাচাই করে দেখতে হবে যে সেটা কেমন এইটাই বোঝার জন্য আপনাদের বললাম যে জন্য চেহারাতে বেশি জিন্নত আছে চেহারা ঢাকবেন তাতে আপনারও মানিজ্য ভালো থাকবে আপনার স্ত্রীর মানিজ্য ভালো থাকবে চেহারা ঢাকা মহিলার পাশে কেউ বসার সাহস করবে না বাসে চড়ে দেখেছেন চেহারা ঢাকা মহিলা থাকলে সিট দিয়ে দিবে কিন্তু চেহারা খোলা যদি মহিলা থাকে কেউ সিট দিবে না এবারে এই গত সপ্তাহে জিজানে গেছিলাম জিজান থেকে ফ্লাইটে চেপেছি তো পর্দারাসীন মহিলা সবগুলিকে মহিলার পাশে সিট দিয়েছে কাউন্টারে যারা বোর্ডিং কার্ড দিচ্ছে তারাও বুদ্ধিমান আমি খুব চিন্তা করতে লাগলো একজন মহিলা ইন্ডিয়ান মহিলা হয়তো নন মুসলিম হলে মাথা খোলা সব খোলা হাত এখান পর্যন্ত খোলা একবারে বেহায় অবস্থায় ওকে দুই পুরুষের দুইটা সৌদির সিট করেছে আর ওর মাঝখানে আমি দেখে তো পেরেশান হয়ে গেলাম কিছু পেরেশান হয়ে গেলাম আর আমার সিটটা ওই পাশে আমার সে একবারে মানে ফার্স্ট ক্লাসের পরে ত্রিশ ত্রিশ নম্বরে আছে আর ওরা ওই দিকে সিট আছে ওই সাইডে দুটো পুরুষের মাঝখানে একজন মহিলা কোন বোরখাওয়ালা মহিলা এভাবে বসে নেই গোটা ফ্লাইট ফ্লাইট দুয়ারেশো যাতে বড় ফ্লাইট এই একজন মহিলা এভাবে বসে আছে সুহান আল্লাহ যে এয়ার হোস্টিস নন মুসলিম বুঝতে পারছে ইন্ডিয়ান সে এসে বলছে ইংলিশে যে তোমার জন্য কি মহিলাদের পাশে ব্যবস্থা করব আমি শুনছি ইংলিশে বলছে ব্যবস্থা করবো বলছে নো নিট দরকার নাই দরকার নাই বসে থেকে গেল রিয়াজ পর্যন্ত প্রায় পনেরো দু ঘন্টা লাগলো পনেরো দু ঘন্টা ও দুই পুরুষের মাঝখানে বসে থাকলো দেখা ওই মহিলার চাইতে ভদ্র দেখলাম ওই দুই পুরুষকে যুবক তারপর একবারও দেখলাম না যে ওর দিকে কেউ তাকাচ্ছে কারণ সৌদি আরব আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আছে দাঁড়িয়ে নেই তাদের কিন্তু একবারও দেখলাম না যে খারাপ নজর দিচ্ছে ওর দিকে অথচ সবকিছু খুলে আছে তাহলে কাউন্টারে যে বোর্ডিং কার্ড দিচ্ছে জানছে যে এই মহিলা মহিলা নাই পুরুষ হয়ে গেছে সুতরাং এর জন্য সেফাতে আলাদা সিট লাগবে না একে মহিলার পাশে দেওয়ার দরকার নেই একে পুরুষের পাশে রাখলেও চলবে বুঝছেন না হ্যাঁ, হ্যাঁ। ওরা বুঝে ভালো হ্যাঁ। ভালো এমাম যদি থাকে আর আপনার ক্ষমতায় থাকে যে তাকে অনুমতি দিব তাহলে কালোকে অনুমতি করাবেন না বলছে যে একজন ফজর পড়ে না আর এমামতি যখন আসলে এসে এমামতি দাঁড়িয়ে যায় তো যদি ফেতনা ঝগড়া বিবাদ না করে যদি দেখেন যে ওখানে ওর চাইতে পরেশদার লোক আছে যদি এলেম এক একটু কমও হয় কিন্তু পরেশদার লোক আছে পাঁচাত্তর নামাজি তাহলে আপনারা সবাই আলোচনা করে বলেন যে ভাই যে পরেশদার লোকটা সেই লোকটাই অনুমতি করুক সেই লোকটা করুক এটি হওয়া উচিত বাকি যদি দেখেন যে সেখানে বাধ্য সে মদির সে হচ্ছে সেখানকার সুপারভাইজার আপনার সেখানে আওয়াজ চলছে না কথা বলতে পারছেন না বা কথা বলে ফায়দা নেই ও নামাজ পড়াবে জবরদস্তি অথচ সে আধা নামাজ ফজর পড়ে না তাহলে আপনার নামাজ হবে আপনার কোনো ক্ষতি হবে না তার ক্ষতি হবে শেষ করা যাক সময় বেশি হয়ে গেছে হ্যাঁ। অনেক ভাইয়েরাই দোয়া চেয়েছেন এক ভাই অসুস্থ আল্লাহ যেন সেবা দান করেন এক ভাই কফিলের পক্ষ থেকে পেরেশান আছে আল্লাহ যেন পেরেশানি দূর করে দেন এইরকম অনেকে হয়তো বলেন না কিন্তু আমাদের অনেক পেরেশানি আছেই শারীরিক হোক পারিবারিক হোক আর্থিক হোক কফিলের দিক থেকে হোক সাথী সঙ্গীদের দিক থেকে হোক দেশের সামাজিক দিক থেকে আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত পেরেশানি যেন দূর করে দেন আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবেন বাণিজ্যের সাথে সম্মানের সাথে রাখেন আল্লাহ রব্বুল যখন নেবেন তখন তৌহিদের উপর কালিমা তাইবার উপর আমাদেরকে যেন মত দান করেন আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামি দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল